ঘড়ির ব্যবহার অনেক প্রাচীন আমল থেকেই শুরু হয়েছে একসময় জল ঘড়ি ছিল সূর্য ঘড়ি ছিল মানে পানি একটা পাত্র রেখে দেওয়া হতো ফোটা ফোটা পড়তো ওইটাতে হিসাব করা হতো কত টাইম হলো এটা হলো জল ঘড়ি সূর্য ঘড়ি সূর্যের ছায়া দেখে সময় নির্ণয় করা নির্ণয় করা হতো একটা প্রশ্ন এবং এই প্রশ্নের আপনাদের জন্য যে উত্তর দিতে পারবেন তার জন্য পুরস্কার রয়েছে সেটা হলো সর্বপ্রথম ঘড়ি কোন দেশে বানানো হয় নাম আজও সেই দেশের ঘড়ি কিন্তু না সুইজারল্যান্ড জি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে তবে দুইজন বলছেন কাকে ধরে নিব আচ্ছা পরে দেখা যাবে তবে উত্তর ঠিক হয়েছে সর্বপ্রথম সুইজারল্যান্ড এবং সুইজারল্যান্ডের ঘড়ি আজও পৃথিবীতে নাম করা ঘড়ি নিঃসন্দেহে মানুষের উপকারের জন্যই তৈরি করা হয়েছে ঘড়ির সময় যদি ঠিক থাকে কাটা ঠিক থাকে তাহলে আপনি কোন সময় হয়তো বিমান ফেল করবেন না পরীক্ষায় পড়ে গিয়ে দেখবেন না দরজা বন্ধ হয়ে গেছে ঢোকা আপনার জন্য বিপদ হবে না ঘড়ির সময় মতো যদি নামাজ পড়েন তো নামাজও ঠিক মতো হবে কারণ যদি আপনি ফজরের নামাজ সময় হওয়ার আগে বা যে কোনো নামাজ সময় হওয়ার যদি এক মিনিট আগেও শেষ করে ফেলেন নামাজ কিন্তু আপনার কোনো ক্রমেই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে ঘড়ি মানুষের নিত্য প্রয়োজনের মধ্যে একটা এর মধ্যে কোনো আমাদের সন্দেহ নেই সবার দাবি আমার ঘড়িটাই ঠিক কি বলেন আপনারা আমি দেখতে চাই হাত উঠাবেন কার ঘড়ির টাইম এখন ঠিক আছে যাদের ঘড়ির টাইম ঠিক আছে তারা হাত উঠাবেন জি যারা হাত উঠেছেন তাদের ঘড়ি দুই তিনটা বা মোবাইল ঘড়ি থাকলে নিয়ে আসেন দুইটা এখানে নিয়ে আসেন জি একজন ধন্যবাদ দুইজন দুই তিনটা দিলেই হবে ধন্যবাদ জাকাল্লা দুইটা দিবেন শুক্রান বাস একটা যথেষ্ট নিঃসন্দেহে যারা আমাদের এখানে ঘড়ি দিয়েছেন তাদের আত্মবিশ্বাসে তাদের ঘড়ির টাইম কারেক্ট আছে আগেও নাই পিছনে অনেকেও কিন্তু এখন মনে মনে বলছেন না আমার ঘড়িটাই ঠিক ঘড়ির সময় ঠিক আছে না বে ঠিক আছে এটা পরীক্ষা করব আমরা কি কিভাবে কে বলতে পারবেন এখন আমাদের সবার দাবি আমার ঘড়ি ঠিক আমার হাতে যে ঘড়িটা দেখছেন এটা কিন্তু আমার সঙ্গে আছে আজ থেকে আঠারো বছর ধরে আঠারো বছর আগে আমি আড়াইশো রিয়াল দিয়ে ঘড়িটা মদিনায় যখন পড়ি তখন কিনছিলাম আজও আমার জানা মতে আমার ঘড়ি হান্ড্রেড পার্সেন্ট টাইম দেয় তারপরও এখন এই মুহূর্তে ঠিক আছে কি না আমি বলতে পারবো না তাহলে প্রত্যেকের ঘড়ির দাবি হলো কেউ বলবে না আমার শ্বশুর বাড়ির দানের ঘড়ি কেউ বলবে না আমার ঘড়ি হলো জাপানি ঘড়ি কেউ বলবে আমার সুইজারল্যান্ডের ঘড়ি কেউ বলবে কালকেই আমি কিনছি কেউ বলবে আমার ঘড়ি তিন হাজার দাম কেউ বলবেন পাঁচ হাজার দাম এই দাবিগুলি দিয়ে কাউরি ঘড়ির টাইম ঠিক আছে এটা কি ধরে নেওয়া যাবে কি বলেন আপনারা একমত না আপনারা ঠিক তো আপনার ঘড়ির টাইম ঠিক আছে কি না জানার জন্যে একটা পদ্ধতি আছে সেটা কি কে বলবেন জি না জি আহসান আপনি যে দেশে অবস্থান করছেন ওই দেশের রাজধানীর সরকারি রেডিও বা টেলিভিশনের যখন ঘোষণা দেওয়া হবে প্রচার মাধ্যমে ওই ঘড়ির সঙ্গে আপনি টাইম যখন মিলিয়ে নেবেন তখন বোঝা যাবে যে না আপনার টাইম এবার ঠিক আছে তাহলে যাদের ঘড়ির টাইম এগিয়ে গেছে বা যাদের ঘড়ির টাইম পিছিয়ে আছে তাদের কি উচিত নয় যখন রেডিও সেন্টারের টাইম ঘোষণা করা হবে তখন সময়টা ঠিক করে নেওয়া কি বলেন আপনারা আজ আমরা আপনাদের একটা ঘড়ির টাইম ঠিক করার জন্য দাওয়াত করেছি ঘড়ির কাটা মিলিয়ে নিন নিঃসন্দেহে আমরা তাহলে রেডিও সেন্টারের টাইমের সঙ্গে আমরা যদি মিলিয়ে নিই তাহলে বলতে পারবো আমার ঘড়ির টাইম ঠিক আছে বাকি আমার জাপানি আমার সুইজারল্যান্ড আমার সৌদি আমার নতুন বা আমার বাবা দিয়েছেন বা আমার চাচা দিয়েছেন বা আমেরিকা থেকে কিনেছি এ সমস্ত দাবি কিন্তু কোনোটাই গ্রহণযোগ্য হবে না সবাই একমত আপনারা আজকে আমাদের যখন আমরা এখানে একমত তাহলে আমরা পর্দাটা টেনে দেন এবার ঘড়ির টাইমটা দেখতে চাই আমরা টাইম দেখতে চাই এবার এবার আপনারা দেখতে পাচ্ছেন সবার ঘড়িগুলো একটু মিলিয়ে নিন সবার ঘড়িগুলো দেখেন তো একই একই কি আমার মনে হয় একই না কাউরি আগে আছে কাউরি পিছিয়ে আছে যাদের এগিয়ে আছে তাদের আবার কাউরি এক মিনিট কাউ দেড় মিনিট কেউ দুই মিনিট কেউ পাঁচ মিনিট যাদের পিছিয়ে আছে এদেরটাও আবার কাউরি এক দেড় দুই অনেক সময় আগের ঘড়ি যেগুলি চাবি ঘোরাতে হতো ওইগুলি হলে তো এক দুই ঘন্টায় পিছিয়ে থাকার কথা তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ বা আমরা এখন সবাই তাহলে এই ঘড়ির সঙ্গে আমরা টাইমটাকে মিলিয়ে নিই এবার উঠিয়ে দেন এটা পর্দাটা আমরা এখানে জানতে পারলাম যে ঘড়ির কাটা আগে থাকলে পিছিয়ে নিতে হবে পিছিয়ে থাকলে আগে নিতে হবে সবাই একমত আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা হলো আজকের আলোচনা আমাদের হব্বুল নবী আলহি সালাত ওয়াসালাম প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে ভালোবাসা নিঃসন্দেহে রাসুলের ভালোবাসার ব্যাপারে আমাদের ঘড়ি সবার সমান নয় কি বলেন আপনারা কাউরি ঘড়ি হয়তো অনেক পিছিয়ে আছে কাউরি ঘড়ি অনেক আগিয়ে গেছে কাউরি খুব কম মানুষের ঘড়ির টাইমটা ঠিক আছে অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামকে যেইভাবে ভালোবাসতে হয় সেই প্রকৃত ভালোবাসার মানুষ এর এই ঘড়ির মানুষ অনেক কম কিন্তু যারা অনেক পিছিয়ে আছে বা অনেক আগিয়ে আছে আবার যারা আগিয়ে আছে তারা আবার অনেকেই এদের মধ্যেও সবাই সমান না যারা পিছিয়ে আছেন তারাও সবাই সমান না আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের ঘড়িটা মিলাতে চায় আপনারা সবাই একমত আছেন কিনা তাহলে এই ঘড়ির টাইম মিলাবের রেডিও সেন্টার কি কোরআন এবং সহি হাদিস কি বলেন আপনারা কোরআন এবং সহি হাদিসের রেডিও সেন্টারের সঙ্গে যার ঘড়ি মিলে যাবে বলবো ওকে আর যার মিলবে না আগে থাকলে বলবো পিছিয়ে নেন পিছিয়ে থাকলে বলবো এগিয়ে নেন এ হবে আজকে আমাদের আলোচনার সারমর্ম আমরা সবাই একমত ইনশাআল্লাহ প্রথমে আমরা একটু নিয়তটা ঠিক করে নিই এখানে আমরা এসেছি এটা একটা ইবাদাত ঠিক না এবার এটা হলো হালকা তো জিকির জিকিরের মজলিস জিকিরের মজলিস কাকে বলে কোরআন এবং সুন্নার যে মজলিসে আলোচনা হয় তাকে বলা হয় জিকির হালকা জিকির বাকি অন্য কিছু আলোচনা হলে তাকে হালকা জিকির বলা হয় না হালকা মানে হালকা না হালকা মানে গোল তাহলে এই মজলিসটা হলো কোরআন সন্ন্যার আলোচনার এটাই হলো জিকির ইন্না আল্লাহ কোরআন এবং সুন্নাকে জিকির বলেছেন আর এই জিকিরের মজলিসকে আমার মা বোনদেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও এই মজলিসটা আপনার এই বৈঠকটা এই আপনার আলোচনা সভাটা এই সভাটা এমন একটা সভা এমন একটা বৈঠক যেখানে আল্লাহর রাহমতের ফেরেস্তারা আমাদেরকে ঘিরে ধরে আমাদের জন্য দোয়া করতেছেন এদেরকে আল্লাহ ক্ষমা করে দাও এদেরকে দয়া করো এদেরকে মাফ করে দাও আশা করি আমরা নিয়তটা যদি ঠিক রাখি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়ায় করলান আখেরাতেও করলান তাহলে আজকে আমাদের মজলিস ইনশা আল্লাহ কেমতের মাঠে রোজ হাসরে আমাদের নাজাতের অশিলা হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর নবী আলহিসাম তাকে ভালোবাসার আগে আমরা ভালোবাসা সম্পর্কে একটা আলোচনা করতে চাই কয়েক মিনিট ভালোবাসা এটা আল্লাহ রব্বুল আলমিনের মাধ্যমে প্রতিটি তার সৃষ্টি মাধ্যমে তিনি দান করেছেন হাদিসে আছে মহান রব্বুল আলমিন ভালোবাসা দয়া প্রেম প্রীতি মায়া এর একশো ভাগের নিরানব্বই ভাগ মহান রব্বুল আলমিন তার নিজের কাছে রেখে দিয়ে একটা মাত্র ভাগ সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন বলেন সুহান আল্লাহ যার ফলে মা ছেলেকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে এক দেশি আরেক দেশিকে ভালোবাসে এক পশু গরু বলেন ছাগল বলেন ভেড়া বলেন বাঘ বলেন সাপ বলেন বিষাক্ত অন্যের জন্য কিন্তু তার সন্তানের জন্য সে কে বড় মায়াবী ঠিক না তাহলে আল্লাহ রব্বুল আলমিন প্রাকৃতিকভাবে মানুষের মধ্যে ভালোবাসা একটা রিপু দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন তিনি তার ফেরেস্তাদেরকে ভালোবাসেন তিনি তার নবী রসুলদেরকে ভালোবাসেন তিনি তার মমিন বান্দাদেরকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন ভালো জিনিস ভালোবাসেন তাহলে ভালোবাসা এটা আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবিল ফেরেস্তাকে ডেকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি জিবিল ফেরেস্তা সাত আসমানে সমস্ত ফেরেস্তাদের কাছে প্রচার করে দেন মহান রব্বুল আলমিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন তখন আসমানের সমস্ত ফেরেস্তা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করেন এমনকি এই জমিনের বুকেও ওই ব্যক্তির ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ দান করে দেন ভালোবাসার প্রকার একটা ভালোবাসা হলো কি ন্যাচারালি ভালোবাসা মা তার সন্তানকে ভালোবাসে এর জন্য কোনো বিনিময় লাগে লাগে না একজন পিপাসার্থ ব্যক্তি ঠান্ডা পানি ভালোবাসে ঠিক না গরম লেগেছে এসির ঠান্ডা ভালোবাসে এটা মানুষ তার স্বভাবগতই ভাবে এটা ভালোবাসা ঠিক না ঠিক আরেকটা ভালোবাসা হলো কি ভয়ের জন্যে আপনি আপনার দেশের প্রধান বা আপনার মোদির বা আপনার অফিসের অফিসার বা আপনার যিনি দায়িত্বশীল তাকে ভালোবাসেন অনেক সময় তার জুলুম থেকে বাঁচার জন্য এমনটা হয় না হয় না হয় না তাহলে এই ভালোবাসাটা বাধ্যগত এটা কিন্তু স্বভাবগত না আর ইচ্ছা করে না কিন্তু অনিচ্ছাকৃত ভালোবাসা মানুষ করে না করে না করে আরেকটা ভালোবাসা হলো কি ঐচ্ছিক নির্বাচিত ভালোবাসা যেটাকে আপনাকে নির্বাচন করতে হবে অর্থাৎ ইচ্ছা করে ভালোবাসতে হবে এমনি এমনি ভালোবাসা আসবে না বরং ইচ্ছা করে নির্বাচন করে ভালোবাসতে হবে আর সেটাই হলো এই ভালোবাসার আওতাভুক্ত হলো প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা অর্থাৎ এই ভালোবাসা অর্জন করতে হবে চেষ্টা করতে হবে এর জন্য কিছু বিনিময় লেনদেন করতে হবে তাহলে আপনার এই ভালোবাসা সৃষ্টি হবে নির্বাচিত ভালোবাসা ঐচ্ছিক ভালোবাসা মানে আমি ভালোবাসতেও পারি নাও বাঁচতে পারি আমি ইচ্ছা করলে ভালোবাসতে পারি না ইচ্ছা করলে ভালোবাসতে পারি না এটা আবার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা ভালোবাসা হলো আল্লাহর জন্য ভালোবাসা কার জন্য ভালোবাসা আল্লাহর জন্য আমি আল্লাহর নবী সাল্লামকে মমিন মান্দাকে আল্লাহর ওয়ালিকে সাহাবা ইকরামকে রাসুসাল্লাম আহলেবাইদকে একজন নামাজিকে একজন কোরআন তেলাত করে তাকে একজন আলেমকে একজন মহাদিসকে একজন মুফাসেরকে একজন পরেজগার ব্যক্তিকে ভালোবাসি এ একটা ভালোবাসা আর একটা ভালোবাসা হলো কি যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসি আর একটা ভালোবাসা হলো কি আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসি তাহলে আল্লাহর জন্য যদি ভালোবাসেন যেমন আমরা প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসবো কেন কারণ আল্লাহ তাকে ভালোবাসেন ঠিক না ঠিক আল্লাহ ভালোবাসেন সবচেয়ে কাকে ভালোবাসেন তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহাম তার চাইতে আল্লাহর নিকটে ভালোবাসার পাত্র আর কেউ তার সৃষ্টিকুলের মধ্যে কেউ নেই তাহলে মহান রব্বুল আরামিন যাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি এ একটা ভালোবাসা এটা এবাদত কিনা এবাদত এটা এবং মজবুত ইমানের পরিচয় দুই নম্বরে আল্লাহর অস্তে ভালোবাসা আল্লাহওয়ালা দিনদার পরেশগার এই জন্য আমি তাকে ভালোবাসি কোনো মমিন মান্দাকে তাহলে এটাও ইমান পূর্ণের কি দাবি রাখে তার ইমান পূর্ণ তার এটা প্রমাণ যে আপনি আল্লাহর হস্তে কাউকে ভালোবাসেন এই দুটা বাদাত এই দুটা কি বাদাত আল্লাহ খুশি হন আর একটা হলো কি আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসা আপনি আল্লাহকে যেমন ভালোবাসেন মোহাম্মদ রসুল্লাহ ওইভাবে তার সঙ্গে ভালোবাসেন আপনি এই জন্য ইয়া আল্লাহ লেখেন ইয়া মোহাম্মদ লেখেন বলেন নাউজবিল্লা এটা হলো কি শিরিক এটা কি শিরিক আল্লাহ রব্বুল আলমিন গায়েব জানেন নবী মোহাম্মদ সাল্লামও গায়েব জানেন সমান সমান ভালোবাসা এটা কি তাহিদ না শিরিক শিরিক আপনি আল্লাহর অলিকে ভালোবাসেন আবার শৈতানের অলিকেও ভালোবাসেন তাহলে এই ভালোবাসা আল্লাহ পছন্দ কখনোই করেন না তাহলে মনে রাখতে হবে খালি ভালোবাসা হলেই হবে না আজ আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা কথা খুব বহুল প্রচলিত পবিত্র ভালোবাসা বলে না বলে না মানে অবৈধভাবে একজন ছেলে একজন মেয়ে শরীয়তের বিধিনিষেধ বা তার সীমারেখার অতিরিক্ত সীমালঙ্ঘন করে একে অপরের সঙ্গে চিঠি লেনদেন করে টেলিফোনে কথা বলে মোবাইলে কথা বলে ছবি লেনদেন করে ইন্টারনেটে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আজকালকে মার্শাল আপনারা ভালোই বুঝেন এটা কি বলেন বিশেষ করে যুবক যুবতীরা আবার এইটাকে বলে পবিত্র ভালোবাসা না এটা অপবিত্র ভালোবাসা অবৈধভাবে কোনো মেয়ের সঙ্গে যার সঙ্গে বিয়ে শাদী হয় নাই এবং যার সঙ্গে বিয়ে যায় যাদের সঙ্গে বিয়ে হারাম হারামার যদি হয় মহারামার তাহলে তার সঙ্গে কথা বলা বা এলেন অসুবিধা নেই কিন্তু যে সমস্ত নারীকে বিয়ে করা যায় বিয়ের আগে সে চাচাতো বোন হোক ফুপাতো বোন হোক খালাতো বোন হোক মামাতো বোন হোক গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক বা বান্ধবী হোক বা বন্ধু হোক ক্লাসমেট হোক বা কলিগ হোক বস হোক যেই হোক না কেন প্রতিবেশী হোক বা যেই হোক না কেন তার সঙ্গে কোনো ক্রমে ভালোবাসা করা শরীয় কি করে নাই সম্মতি পারমিশন দেয় নাই হারাম আর এই জন্যে যারা এই প্রেমে পড়ে গেছে তারা বেশিরভাগ তাদের জীবন কি করেছে নষ্ট করেছে এবং দেখা গেছে যে যারা বিয়ের আগে প্রেম করে ভালোবেসে বিয়ে করে তাদের ভালোবাসার মধ্যে বিয়ের পরে কি হয়ে যায় ভাঙ্গন সৃষ্টি হয় কেউ কাউকে বিশ্বাস করে না মনে করে অবৈধভাবে আমার সঙ্গে ভালোবাসা করছে স্ত্রীভাবে স্বামীকে স্বামীভাবে স্ত্রীকে তাহলে বিয়ের পরেও বুঝি কাউরির সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না এই ধরনের একটা সন্দেহ থেকে যায় বা একটু আটটু ব্যাপারে সন্দেহ করে করে না করে না তাহলে শরীয়তের ভালোবাসা মানে যে কোনো ভালোবাসা করা যাবে এমন কথা বলা যাবে না ভালোবাসা ইবাদত হতে পারে ভালোবাসা শিখ হতে পারে ভালোবাসায় জান্নাত যাওয়া হতে পারে ভালোবাসায় জাহান্নামও ঠিকানা হতে পারে ভালোবাসায় শান্তি হতে পারে ভালোবাসায় অশান্তির আগুনও জ্বলতে পারে ভালোবাসা ভালোবাসার স্তর দশটা ভালোবাসার স্তর রয়েছে একটা ভালোবাসা বলা হয় আলাকা মানে প্রিয়জনের সঙ্গে অন্তরের সম্পর্ক আর একটা হলো ইরাদা প্রিয় প্রিয়জনকে প্রিয়জনের দিকে অন্তরের টান এবং তার পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করা আর একটা হলো কি সবা আবা অর্থাৎ প্রিয়জনকে প্রিয়জনের দিকে অন্তর থেকে ধাবিত থাকা আগ্রহ থাকা পানি যদি আপনি উঁচু জায়গায় ছেড়ে দেন তাহলে পানিটাকে আর ধরা যাবে রাখা যাবে না গড়ে পড়ে যাবে তো এমন ভালোবাসা যে ওই দিকে এমন গড়িয়ে যায় যে ওকে ফিরিয়ে নিয়ে আসা বড় কঠিন হয়ে যায় বলা হয় সবাবা আর একটা বলা হয় গারাম গারাম মানে অন্তর থেকে একান্ত ভালোবাসা যেটা আর একটা হলো মুয়াদ্দা বা উদ যেটার মধ্যে খাঁটি ভালোবাসা যার মধ্যে কোনো প্রকার কি থাকে না কপটতা বা কোনো বাহ্যিকতা থাকে না বরং অন্তর থেকে ভালোবাসে যে ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসাকে আল্লাহ কোরআন ইরশাদ করেছেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাকে আল্লাহ মাওয়াদ্দা উদ এভাবে পরে কি সাগাফ সাগাফ মানে যে ভালোবাসা মানুষকে ধ্বংসর দিকে নিয়ে যায় অতিরিক্ত যেরকম জোলাইখা ইউসুফকে এতই ভালোবাসা ফেলেছিল যা সম্পর্কে আল্লাহ বলেন কাদ সাগাফা হুব্বা মানে এমন ভালোবেসে বলছে হালাক ধ্বংস ওকে না পাইলে শেষ এরকম ছেড়াছেড়ি ভালোবাসা হয় না হলে আত্মহত্যা করবে না হলে এমুক করবে তুমুক করবে অনেকে অনেক কিছু করে করে না করে না নাম যেটা ধ্বংস আর একটা হলো কি ইস্ক ইস্ক হল যৌন চাহিদার দুর্বলতার মাধ্যমে নারী পুরুষের ভালোবাসা একজন ছেলে একজন মেয়ের মধ্যে ভালোবাসা অবৈধভাবে এবং এই ভালোবাসার মধ্যে কি যৌন চাহিদা কাজ করে যৌন দুর্বলতা এখানে কাজ করে আমাদের দেশের দেখবেন সুফি শৈতান যারা এরা আসুস সম্পর্কে আশেখ রাসুল ব্যবহার করে রাখে না রাখে না আশেখ এলাহি নাম রাখে রাখে না রাখে না জায়জ নেই কোরআন হালিসে কোথাও এই শব্দ ব্যবহার হয় নাই এটা বেদাতিদের এই জন্যে যেহেতু এই ভালোবাসার মধ্যে যৌন এবং যৌন ভালোবাসার মধ্যে কি করে নারী পুরুষ যা বাস্তবে না তার চাইতে বেশি করে চিঠিতে লেখে মোবাইলে ছবি পাঠায় কথা বলার সময় মনে হয় যে এর চাইতে বুঝে আর ভালোবাসার কেউ ভালোবাসে না দেখা যায় এক মেয়ে একশো জনের সঙ্গে প্রেম করে এক ছেলে একশো মেয়ের সঙ্গে প্রেম করে এখন প্রেমের বাজারটা ব্যবসা আগে পত্র মিতালি হতো এখন ইন্টারনেট মিতালি এখন মোবাইল মিতালি হয় না হয় না এর মধ্যে মিথ্যা আরই বেশি থাকে এই জন্য যারা আশেখ রাসোল এর দাবিদার এরা বেশিরভাগই কি মিথ্যা সত্যের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই এদের ঘড়ির কাটা অনেক গড়বড় যেই ঘড়ি দিয়ে সময় তো দূরের কথা কোনো কাজেই লাগবে না বুঝে আসছে না আসে নাই এরপরে যেটা হলো তায়াম্মম তা তায়াম্মম এই ভালোবাসা হলো অবাদত অর্থে এরপরে যেটা হলো তা আব্বদ এবাদাত অর্থে যে ভালোবাসা এবাদাত বলা হয় কামালুল মাহাব্বা মা কামাল অবদিয়া দাসত্বের সঙ্গে পরিপূর্ণ দাস পরিপূর্ণ গোলামিতা গোলামের সঙ্গে পরিপূর্ণ ভালোবাসাকে বলা হয় এবাদাত আর এটা কার জন্য খাস আল্লাহ রবাহ আলমিনের জন্য অন্য কারোর জন্য এই শব্দ কি ব্যবহার করা চলবে না এরপরে যেটা হলো কি মহাব্বা বা হব যেটা আমরা আজকের আলোচনা মহাব্বাত আর এরপরে যেটা হলো কি খুল্লা খুল্লা মানে একান্ত যেটা ভালোবাসা আত্মা এবং অন্তর একাকার হয়ে যায় যে ভালোবাসা এবং ভালোবাসার সর্বশ্রেষ্ঠ হল খুল্লা খালিল এই জন্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের খালিল ছিলেন কয়জন দুইজন একজন ইব্রাহিম খালিল আর একজন হলেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যারা বলে যে মোহাব্বাত হল নবীর জন্যে আর খালিল হলেন কে ইব্রাহিম আলাইসালাম এটা কথা ঠিক নয় কারণ যে হাদিস দ্বারা তারা প্রমাণ করে সেই হাদিস আল্লাহর নবী থেকে আমাদের কাছে সহিশুদ্ধভাবে প্রমাণিত হয় নাই হাদিসটি কি গ্রহণযোগ্য না বরং সই হাদিস আল্লাহ নবী বলেন ইব্রাহিম মুসলিম শরীফ আল্লাহ বলেন ইব্রাহিমকে যেমন আল্লাহ বানিয়েছেন আমি বানিয়েছেন অন্য আল্লাহ বলেন خليلا لاتخذت أبا بكر خليلا ان وان صا إن صاحبكم خليل الله متفق عليه বুখারি মুসলিম হাদিস আল্লাহ নবী বলেন আমি যদি কাউকে তোমাদের মাঝে থেকে খলিল বানাতাম তাহলে আমি আউবাকারকে বানাতাম কিন্তু তোমাদের সাথী অর্থাৎ নিজেকে তিনি বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর খলিল খলিলুল্লাহ তাহলে খলিলুল্লাহ কয়জন দুইজন এবং দুইজনের মধ্যে মর্তবা কার বেশি আমাদের প্রিয় হাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে বুঝতে পারলাম যে ভালোবাসার কিছু স্তর রয়েছে ভালোবাসার ক্ষেত্রে মানুষের কয়েক দিক থেকে প্রকার হতে পারে একটা প্রকার হলো কি ঘড়ির কাটা ঠিক কে কেন্দ্র করে অর্থাৎ এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ নবী আলিসালামকে সঠিকভাবে ঘড়ির কাটা মিলিয়ে নিয়ে ভালোবাসে এই এক প্রকার মানুষ আর এদের প্রথম কাতারে কে বলেন তো সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালহম এরপরে তাবিরা এরপরে আইম্মা ইকরা মহাদ্দিসিনরা মুফাসিরিনরা বড় বড় আলিম আলিম ওলামারা বর্তমান নামধারী আলাম না যারা আইম্মা ইকরাম এরা হলেন প্রথম কাতারের ভালোবাসার ক্ষেত্রে যারা ঘড়ির কাটা মিলিয়ে কোরআন ও সুন্নার ঘড়ির সঙ্গে মিলিয়ে নিয়ে ভালোবেসেছেন না আগিয়ে না পিছিয়ে আর এখান থেকে আরো দুইটা দল বেরি হয়ে যায় একটা দল হলো কি যারা গালি মানে অতিরঞ্জন ভালোবাসা আসলে ভালোবাসার স্থানটা কোথায় বলেন তো আপনারা কি বলেন অন্তরে ঠিক না নাকি গেঞ্জের পিছনে আই লাভ ইউ নাকি মেসেজের মধ্যে আই লাভ ইউ হ্যাঁ আই লাভ নিউ ইয়ার রাস্তার মধ্যে দলে অলের মধ্যে ভালোবাসার স্থান কোথায় অন্তরে অন্তর কি দেখা যায় দেখা যায় কি দেখা যায় না এই জন্যে এক শ্রেণীর মানুষ রাসুসাল্লামকে ভালোবাসতে গিয়ে ঘড়ির কাটা মিলা তো দূরের কথা কত যে সামনে আগাইছে খবর নাই অতিরঞ্জন বাড়াবাড়ি এবং আল্লাহর নবী আলিসালামের ভালোবাসায় অতিরঞ্জন ভালোবাসা জায়জ নেই শরীয়তে হারাম ওমার উমার ফারুক রাজু বোখারি শরীফের হয়েছে আল্লাহর নবী থেকে বর্ণনা করেন তিনি বলেন লা খ্রিস্টানরা ঈশা আলাইসালামকে ভালোবাসার ব্যাপারে এরকম অতিরঞ্জন করেছে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী জাল হাদিস রাসুল সাল্লাহ সাল্লামকে হায়াতুন নবী নুরুন নবী আল্লাহ আলিমুল গায়েব মানে আল্লাহর যতগুলি সিফাত গুণ আছে ওইগুলো দান করেছে করছে না করে নাই কয় না আল্লাহ মরে না আল্লাহ অমর কিনা রাসুল হায়াতুন নবী আল রাসুল সাল্লাম মাটির না বাড়াও কিসের বেলা নূরের কিসের নূরের বেলা আল্লাহর নূরের আল্লাহর নূর হলে আল্লাহর অংশ শিরিক না তাও হেদ মেয়েরা কি বলেন আপনারা আল্লাহর নবীর প্রশংসা করতে গিয়ে কত জাল মিথ্যা হারিস বানাইছে জাল মিথ্যা হারিস বানালে তার ঠিকানা জাহান্নাম না জান্নাত জাহান্নাম ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি স্ত্রীকে যদি মার ভালোবাসা দেন তাহলে কি স্ত্রী থাকবে না মা হয়ে যাবে মা হয়ে গেলে কি ওই স্ত্রীকে আপনার সঙ্গে ঘর্ষণ করা যায় হবে হ্যাঁ তাহলে মোহাম্মদ সাল্লামের ভালোবাসার একটা কি রয়েছে স্তর রয়েছে তার ঘড়ির কাটা রয়েছে ওটা যদি আল্লাহর কাটার সঙ্গে মিলাই দেন তাহলে তাওই থেকে কি হয়ে যাবে এই ভালোবাসা জাহান্নাম নিয়ে যাবে জান্নাত নিয়ে যাবে না বুঝে আসছে কথা তাহলে এই দল কি বাতিল তাহলে আশেখ রাসুলের দাবিদাররা বাতিল কারণ এদের ঘড়ির কাটা ঠিক নেই এরা জাল মিথ্যা এরা জঘন্য কথাবার্তা বলে যেগুলি রাসুল সাহেব সম্পর্কে প্রযোজ্য না এরা ভালোবাসতে বাঁচতে আল্লাহর পাওয়ারগুলি মোহাম্মদ সাল্লামকে দান করে দিয়েছে এরা আলোচনা করতে করতে এদের ঠিক থাকে না কোথায় গিয়ে পৌঁছায় নবীকে আল্লাহ হাজার নাজের হাজার মানে কি যিনি উপস্থিত হতে পারেন যে কোনো জায়গায় আল্লাহ চাইলে হাজির হতে পারবেন না পারবেন না নাজের মানে দেখেন নাজের মানে কি আল্লাহ যাকে যেখানে যে কোনো ভাবে চাইবেন চাইতে পারবেন না পারবেন না এই ক্ষমতাটা রাসুলেরও হাজার নাজের ওই জন্য মিলাদ মাহফিলে লাভ দিয়ে দাঁড়ায় ওঠে ওঠে না ওঠে না কয় রাসুল চলে এসছে হাজির হয়ে গেছে আমাকে এখন দেখতেছে তাহলে আল্লাহরটা মোহাম্মদ সাল্লামকে দিলে তাহিদ থাকে না শিরিক থাকে শিরিক হয়ে যায় তাহলে এই অতিরঞ্জন ভালোবাসা শরীয়তে মোহাম্মদিতে কি শরীয়তে মোহাম্মদীর ঘড়ির কাটায় হারাম করে দেওয়া হয়েছে বাড়া যাবে না জায়গা মতো রাখতে হবে এই জন্য আল্লাহ বলেন লাতুতুরনি বাড়াতে বাড়াতে কেউ বলছে কি মারামের বেটা কয় না আল্লাহর বেটা কেউ বলে না আল্লাহ এর মধ্যে এসে গেছে নাউজুবিল্লাহ যেমন আমার দেশের সুফি শৈতানদের আকিদা আল্লাহরে ভালোবাসতে বাসতে রসুলের ভালোবাসতে সব একাকার হয়ে যাবে আল্লাহকে আর বান্দাকে আর রসুলকে এগুলোর পার্থক্য থাকবে না ফানাফিল্লাহ ফানাফির রসুলের যারা আকিদা পোষণ করে এরা পাক্কা মুশ্রিক আকিদা তোবানা করে মারা গেলে জাহান্নাম ছাড়া এদের কিছুই জুটবে না ভাগ্যে কিন্তু আমাদের দেশে এই ধরনের আকিদা আছে না নাই এই ধরনের দাওয়াত তবলিগ হয় না হয় না নজবিল্লা তাহলে ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন করা চলবে না আল্লাহ বলেন আব্দুল্লাহ আমার সম্পর্কে তোমরা বলবে আমি আল্লাহর বান্দা কি বলবে তোমরা আবদাল্লাহ ও ও আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসুল ব্যাস এর অতিরঞ্জন কি করা যাবে না আল্লাহর উলুহিয়াতের কোনো সিফাত কোন গুণ কোনো নাম তাকে দেওয়া যাবে না আজ ভালোবাসায় উপসে পড়ে ইনশাল্লাহ আসবে আলোচনায় ভালোবাসা কেমনি ভালোবাসবো আমরা জানি না কটুক সময় আপনারা দিতে পারবেন বন্ধুগণ তাহলে অতিরঞ্জন চলবে না ঘড়ির কাটা যারা আগিয়ে গেছে এদেরকে ঘড়ির কাটা কি করতে হবে পিছিয়ে নিয়ে আসতে হবে নইলে কাজ হবে না আর এক দল কি জাফি মানে রাসুসাল্লামকে ভালোবাসার ব্যাপারে অবহেলা প্রদর্শন যথেষ্ট না ঘড়ি অনেক পিছনে যতটুক দাবি অটটুক না বড় অনেক কাউরি অনেক পিছিয়ে কাউরি একটু কাউরি পাঁচ মিনিট কার দশ মিনিট কার এক ঘন্টা কার পাঁচ ঘন্টা দুই ঘন্টা তাহলে এদের উচিত হবে কি এদের কাটাটা সামনে আগাই নেওয়া বুঝে আসছে আপনাদের এবার আপনি আপনি নিজেকে প্রশ্ন করেন আলোচনায় সুস্পষ্ট হবে যে আপনি কোন গ্রুপে আছেন তার আগে এখন আপনি মানসিকভাবে রেডি আছেন কি না যে আপনার ঘড়ির কাটা রাসুসাল সাল্লামকে মহাব্বতের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে মিলাতে রাজি আছেন কি না কি বলেন আপনারা সবাই আছেন একমত ইনশাআল্লাহ ভালোবাসার ক্ষেত্রে আরো একটা ভাগ হতে পারে সেটা হল বা এটা পরে আলোচনা করি একটু সামনে যাই আমরা ভালোবাসবো কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কেন ভালোবাসবো আমরা এবং কিভাবে ভালোবাসবো কতটুক ভালোবাসবো খেয়াল করবেন আপনারা যদি একটা বাচ্চার তিনটা ফুপু থাকে চারটা আঙ্কেল থাকে মামা থাকে খালা থাকে থাকে না থাকে না সবচেয়ে বাচ্চাটা কাকে ভালোবাসে না মা তো বাদ এখানে মা কোথায় চাচা ফুপু খালা মামা সবচেয়ে ভালোবাসবে যে তাকে বেশি আদর করবে ঠিক না যে তাকে বিস্কুট কিনে এনে দিবে রসগোল্লা কিনে এনে দিবে জামা কিনে দিবে হ্যাঁ লেখাপড়া করলে লেখাপড়ার কোনো জিনিস সৌদি আরবে সবচেয়ে বাচ্চা কাকে বেশি ভালোবাসে বলতে পারবেন আপনারা হ্যাঁ কি বাচ্চা নিয়ে আপনারা থাকেন না নাকি সবচেয়ে ভালোবাসবে যে তাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি দেখবেন বাচ্চা কারণ এখানে এক প্রকার জেলখানা বাড়িতে আত্মীয় স্বজন নাই দৌড়ঝাঁপ নাই বাচ্চারা দেখবেন সবচেয়ে ওকে ভালোবাসবে যে ওকে নিয়ে বাইরে যাবে সুযোগ পাইলে ও না কথা বলতে পারে মানে বাইরে তাহলে বাচ্চারা যে তার প্রতি বেশি এহসান করে যে বেশি তাকে দেয় যে তাকে বেশি মহব্বত করে তাকে বেশি ভালোবাসে না বাসে না তাহলে ভালোবাসাটা এহসান অন্যের প্রতি করুণা দয়া দেওয়া নেওয়ার ভিত্তিতে হয় না হয় না আর এই জন্যে সবচাইতে ঊর্ধ্বে ভালোবাসার হকদারকে মহান রব্বুল আলমিন কোন সন্দেহ আছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার সবকিছু দিয়েছেন আপনার হাওয়া বাতাস আপনার প্রিয়জন আল্লাহর চাইতে আপনার প্রতি আর কেউ বেশি দান করেছে কি এহসান করেছে কি এই জন্য এক নম্বরে ভালোবাসার পাত্র কে মহানবুল আলমিন এরপরে স্তর হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কারণ সারা পৃথিবীর মানুষ সবাই মিলে যদি আপনার প্রতি এহসান অনুগ্রহ দান করে তার কিঞ্চিত পরিমাণ হবে না যা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আপনাকে হেরায় দেওয়ার জন্যে আপনার জান্নাতের জন্যে আপনাকে আল্লাহর ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে সঠিক পথ দেখাবের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কষ্ট করেছে না করে নাই করেছেন না করে নাই তার দাঁত ভেঙে গেছে সমস্ত শরীরে রক্ত রক্ত ঝরাইছে কাপেররা মাথা ফাটিয়ে দিয়েছে নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে আল্লাহর ফেরেস্তা এসেছে ওই লোকগুলিকে হালাক করার জন্য ধ্বংস করার জন্যে রাহমাতুল্লিল আলমিন প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি যদি বদয়া করতেন আর সবাই মরে যেত তাহলে আজ আমাদের কাছে কোরআন হাদিসের হেদায়ত পৌঁছত কিন্তু তিনি অম্মতের কাণ্ডারি ব্যবসায়ী পীর উম্মতের কাণ্ডারি নয় এরা হলো কি ভান্ডারি এরা ভণ্ড প্রকৃত কাণ্ডারি কে প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যাকে আমাদের জীবনের চাইতে সম্পদের চাইতে ছেলে মেয়ের চাইতে বউ বাচ্চার চাইতে বাবা মার চাইতে চাকরি বাকরি দুনিয়ার সব কিছুর চাইতে নিজের আত্মার চাইতে ভালোবাসতে হবে যেটা একটু পরে আসতেছে যে কিভাবে ভালোবাসবো আমরা কতটুকু ভালোবাসবো তাহলে এই জন্যে দ্বিতীয় স্তরে ভালোবাসার পাত্রকে আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিন নম্বরে রাসুলের পরে আমাদের প্রতি কার বেশি এহসান রয়েছে বাবা মা এই জন্য বাবা মার স্তর কি তিন নম্বরে কারণ বাবা মা তাদের ঘুম হারাম করে কষ্ট করে বিদেশ খেটে আর দেশে কি ভাত হতো না হতো না হতো না বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করে দিন কাটা যেত পোলাপান যা করবে তাই করুক কিন্তু আপনার কথা ভেবে বাবা বছরের পর বছর বিদেশে পাড়ি দিয়ে কত কষ্ট করে কোভিলের পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে বাড়ি যেতে পারে না কষ্ট কি না মা না ঘুমিয়ে না খেয়ে বাচ্চার অসুখ হলে বোঝা যায় মা কতটুকু ভালোবাসেন ঠিক না বাবা কতটুকু ভালোবাসেন তাহলে বাবা মা যেহেতু এহসান তাদের দেওয়া আমাদের প্রতি করুণা বেশি জন্য তৃতীয় নম্বরে ভালোবাসতে হবে কাকে পিতামাতাকে ভালোবাসা বাঁচতে গিয়ে ভুল যেন না করি স্তর ঠিক যেন রাখি আমরা এরপরে ভালোবাসার পাত্রকে বলেন তো স্বামী স্ত্রীর ভালোবাসা আজ তো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে বহু কলহ বহু বিবাদ বহু সমস্যা কারণ এই ভালোবাসাতে বিভিন্ন প্রকার সমস্যা জড়িয়ে গেছে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ নবী আলিসাল্লাম বলেন স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আমি দেখতে পাই এই ভালোবাসা অন্য জায়গায় অন্য কোনো দুইজনের মধ্যে আমি দেখতে পাই না আল্লাহ একবার এই জন্যে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালোবাসার মাধ্যমে হয় ভালোবাসার ভিত্তিতে তাহলে তাদের দাম্পত্য জীবন হবে জান্নাতি জীবন কোনো সন্দেহ নেই সংসার সুখী হয় রমণীর গুণে রমণী যদি সত্যি স্বামীকে ভালোবাসা দিতে পারে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসা দিতে পারে তাহলে তাদের ভালোবাসার এটা নিঃসন্দেহে চার নম্বর স্তর এরপরে হলো কি সন্তানরা এরপরে ভালোবাসার পাত্র কারা হবে সন্তান কারণ সন্তান বাবা মার জন্য জটটুক করে অন্য কেউ কিছু করতে পারে আপনি ছেলে মেয়ের সামনে কোনো বাবা মাকে গালি দিয়ে দেখেন তো কি খবর হয় অন্যরাও হবে কিন্তু ছেলে মেয়ে কোনোভাবেই কোনো ক্রমে মেনে নিতে রাজি না তাদের সামনে তাদের বাবা মাকে কেউ লাঞ্ছিত করুক বা বঞ্চিত করুক কি বলেন আপনারা লাঠি নিয়ে দাঁড়াবে না দাঁড়াবে না কারণ ছেলে মেয়ে মধ্যে বাবা মার রক্ত রয়েছে না নাই অবশ্যই রয়েছে যার ফলে বাবা মার মতো ছেলে মেয়ে হয় ছেলে মেয়ে বাবা মার মতো কেন হয় তাদের রক্ত তাদের জিনিস তাদের শরীরের মধ্যে দেহের মধ্যে রয়েছে এরপরে যেটা আসবে ভালোবাসার ছয় নম্বরে স্তর সেটা হলো কি মমিনরা মমিনরা আপোষে একে অপরের মধ্যে কি ভালোবাসবে আর মমিনদের সর্বস্তরের সবচাইতে বড় স্তরের প্রথম স্তরের কারা আহলুল বাইত রাসুলের পরিবার পরিজন এরপরে সাহাবা ইকরাম এরপরে যত বেশি নেককার যত পরেজগার যত ইমাম যত মহাদ্দিস যত মুফাসির বর্তমানের মহাদিস মুফাসির নাই ইমাম বুখারি ইমাম মুসলিম আবুদাউদ দাউদ তিরমিজি ইমাম তাবারি ইমাম কাসির ইমাম কুর্তুবি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আহমদুল রহমান রহমতুল্লাহ ইমাম আউজাই ইমাম সাউরি ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ এরা হলো আমাদের কাছে কি ভালোবাসার পত্র কারণ এরা মমিন এরা মোত্তাকি এরা আল্লাহওয়ালা এরা আল্লাহর অলি এই পৃথিবীতে আউবাকারের চাইতে বড় অলি কেউ আছে এখন যারা ওয়ালি দাবি করে এরা কি আল্লাহর অলি না শৈতানের অলি আল্লাহর অলি কোনোদিন দাবি করবে না যে আমি আল্লাহর অলি কি বলেন আপনারা তা যারা দাবি করে তাদের বইপত্রে যে এরা অলি অলির গ্রুপের অলির অশিলা অমুকের অমুক অমুক তমুক তাহলে এরা যারা নির্দিষ্ট করে ওয়ালি এরা নিঃসন্দেহে আউলিয়া শৈতান এরা আউলিয়াউর রহমান কখনই হতে পারে না এবং ঘড়ির কাটার সঙ্গে মিলালে দেখা যাবে যে কিভাবে এরা আউলিয়া শৈতান আউলিয়াউর রহমান নয় আউলিয়া শৈতানরা আজকে আউলিয়াউর রহমান হয়ে জেকে বসে মানুষের ইমান নষ্ট করতেছে আমরা ভালোবাসার ক্ষেত্রে হাদিস ঘড়ি আমাদের কাছে না থাকার কারণে মিলিয়ে নিতে পারি না কেউ আগে যাচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে আসল জায়গায় আমাদের অবস্থান হচ্ছে না তাহলে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা আল্লাহকে দিতে হবে রাসুলের ভালোবাসা রাসুলকে দিতে হবে আলাই সালাম ঠিক আছে বাবা মার ভালোবাসা বাবা দিতে হবে স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীকে দিতে হবে ছেলে মেয়েদের ভালোবাসা ছেলে মেয়েদেরকে দিতে হবে যারা মমিন মুসলমান তাদেরকে তাদের ভালোবাসা দিতে হবে কুল্লা দি হাক্কা প্রত্যেকের হক যথাযথভাবে দান করো বোঝা গেছে না যায় নাই তাহলে বন্ধুগণ ভালোবাসার ক্ষেত্রে আপনাকে ভুল করলে চলবে না ঘড়ির কাটা আপনাকে মিলাতেই হবে এবার আমরা আগিয়ে যাই যে রাসুসাল্লাহ সাল্লামকে কতটুকু আমরা ভালোবাসব ঠিক আছে তাহলে আল্লাহ নবীকে আমরা ভালোবাসবো এই জন্যেই যে মহান রব্বুল আরামিন তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন ঠিক না কাজে যাকে আল্লাহ ভালোবাসেন বেশি আমাদেরকে ভালোবাসতে হবে না হবে না কতটুকু ভালোবাসবো আমরা আমাদের জীবন আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবার পরিজন আমাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দন দৌলত দুনিয়ার যত জৌলু সবার ঊর্ধ্বে নিজের ছেলে মেয়ে মমিন মুসলমান নিজের ছেলে মেয়ে স্বামী স্ত্রী নিজের বাবা মা নিজের আত্মা নিজের ধনমাল সবার ঊর্ধ্বে ভালোবাসতে কাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে এর জন্য আল্লাহ বলেন কলিন খান আবা হুকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আপনার বাবা মা সন্তানরা ভাই বোনরা স্বামী স্ত্রী পরিয়ে কিংবা আত্মীয় স্বজন আপনার ধন দৌলত আপনার ব্যবসা বাণিজ্য আপনার বাড়িঘর এগুলি যদি আল্লাহ রাসুল এবং যাদের চাইতে বেশি ভালোবাসো তাহলে অপেক্ষা করো আল্লাহর ফাইসালা আসা পর্যন্ত ইহাদিল কম ফাসিকিন ফাসিক কমকে আল্লাহ কি করেন না হেদায়ত দান করেন না আল্লাহ নবী আলিসালাম বলেন লা কোন কোন পড়া আছে ওয়াল্লাদি নফসি যেই মহান সত্তার হাতে আমার জীবন তার কসম করে বলছি তোমরা মমিন হতে পারবে না লাই লাইমেন আহাদুকুম তোমাদের কেউ মমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালাদিহি ওয়াওয়ালিদিহি ওয়ান্নাস আজমাইন যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে আমি নবী তার কাছে তার ছেলে মেয়ে সন্তান সন্ততি বাবা মা সমস্ত প্রিয়জন মানুষের চাইতে অতিরিক্ত ও বেশি ভালোবাসার পাত্র না হব ততদিন পর্যন্ত তোমাদের কেউ মমিন হতে পারবে না সুহান আল্লাহ আল্লাহ নবী আলিসালাম একদিন উমার ফারুক রাজিল্লাহ হাত ধরে হাঁটতেছেন উমার ফারুক রাজিল্লাহ তালা আনহু আপনারা জানেন দ্বিতীয় খালিফা মুবাসর বিল না হ্যাঁ মুলহাম আল্লাহ নবী বলেন আমার পরে কেউ নবী হওয়ার যদি চান্স থাকতো তাহলে কে হতো আমার রাজিয়াল্লাহ আনু ওমার ফারুকের হাত ধরে আল্লাহ নবী চলতেছেন ওমার ফারুক এবার ভাবলেন আমি রাসুলকে কটুক ভালোবাসি এটা একটু প্রকাশ করি বলেন ইয়া রাসুল্লাহ আমি আপনাকে আমার আত্মার চাই আত্মার পরের স্থানে আপনাকে ভালোবাসি মানে আত্মাকে এক নম্বরে এরপরে আপনি আমার কাছে প্রিয় ব্যক্তি প্রিয়জন আল্লাহ নবী রাগ হয়ে গেলেন লায়া ওমার না লাওয়াল্লাদি নফসি বিআদি হাত্তা কুনা আহাব্বু ওমার তোমার নত্তার চাইতে তোমার জীবনের চাইতো আমি যদি বেশি ভালোবাসার পাত্র না হই তাহলে তুমি মমিন হতে পারবে না আমার ভালোবাসা প্রকৃত ভালোবাসা হবে না আমার ফারুক রাজাল্লাহ তালা আনহু বলে আল্লাহ না রসুল্লাহ আমি আমার আত্মার চাইতে ভালোবাসি আল্লাহ বলে হ্যাঁ এখন তুমি বুঝেছো আমার ভালোবাসার তুমি যে ভালোবাসার আমি যোগ্য যতটুক পাত্র যতটুক হকদার এখন তুমি দান করলে এর আগে তোমার হয় নাই সুবহান আল্লাহ অন্য হাদিসে আছে যে আল্লাহ নবী আলাইসালাম বলেন لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين রাও মুসলিম মুসলিম শরীফ হাদিস আল্লাহ নবী বলেন যে কোনো বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন তার ধন সম্পদ এবং সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো নামাজবে বুঝতে পেরেছেন তাহলে নিজেকে জিজ্ঞেস করেন তো একটু এখানে এখন আলোচনা আমাদের বাকি আছে কোন কোন স্থানে আপনার নবী আপনার অন্তরে স্থান কোন জায়গায় কয় নাম্বারে আপনার ধন দৌলত চাকরি বাকরি টাকা পয়সা বিয়ে বাচ্চা ছেলে মেয়ে আপনার আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া ঘুম দুনিয়ার ব্যবসা বাণিজ্য ধন দৌলত গাড়ি বাড়ি টাকা নারী সব কিছুর সঙ্গে তুলনা করে একটু দেখেন যে প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনার অন্তরে কোন জায়গায় তার স্থান রয়েছে ঘড়ির কাটা মেলানো প্রয়োজন আছে না নাই কি বলেন আপনারা কি ভয় করছেন কেন আছে না নাই অবশ্যই আছে এই জন্য বন্ধুগণ আল্লাহ নবী আলাইসালামকে ভালো বাসা আমাদের প্রতি কি এটা কি ওয়াজেব না ফরজ না মুস্তাহাব না সুন্নাত করলেও চলে না করলেও চলে ফরজ এই ভালোবাসাটা দুই প্রকার একটা ফরজ ভালোবাসা একটা হলো কি মুস্তাহাব উত্তম ভালোবাসা ফরজ ভালোবাসা যেটা সেটা হলো কি আল্লাহ নবী আলিসালাম তার রবের পক্ষ থেকে যা আমাদের কাছে রেখে গেছেন যা নিয়ে এসেছেন এই সব কিছুকে মহাব্বত করা সন্তুষ্ট চিত্তে এটাকে গ্রহণ করা আপাত মস্তকে মেনে নেওয়া বুঝছেন না বুঝেন নাই আল্লাহর নবী আলিসালাম আমাদের জন্য তার প্রতিপালকের কাছ থেকে কিছু নিয়ে এসেছেন না নিয়ে আসেন নাই আর সেটা হলো কি কোরআন এবং সন্না সই হাদিস কোরআন এবং সহি হাদিসের জন্য বলছি জাল হাদিস রাসুলের হাদিস নয় জয়ীব দুর্বল হাদিস রাসুলের হাদিস নয় কাজেই সহি আমাদের জীবনের জন্য যথেষ্ট পানি নিয়ে আসো আমরা যেন তাহলে এটা ফরজ কিনা কোরআন হাদিসকে এর প্রতি মানা না একে মানা আমাদের প্রতি ফরজ না ফরজ না ফরজ এ হলো ফরজ ভালোবাসা এই জন্য আল্লাহ বলেন অমা আতা কুমুর রাসুল তোমাদেরকে যা রাসুল দান করেন তা গ্রহণ করো অমা নাহা কানহু যা নিষেধ করেন যা থেকে বারণ করেন তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা সুরা হাসর সাত নম্বর আয়াত আল্লাহ বলেন ফালা রাব্বিকা লা ইউমিনুন حتى يحكمك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহর আল্লাহ তার বলছেন যে তোমার রবের কসম আল্লাহ রাসূলকে খেতাব করে লক্ষ্য করে আল্লাহ বলেন হে রাসূল নরমাল নিয়ে আসো হে রাসূল আপনার রবের কসম ততক্ষণ পর্যন্ত ওরা মমিন হতে পারবে না যতদিন পর্যন্ত আপনি নবীকে তাদের বিবাদ ঝগড়া ফাসাদ বিভিন্ন মাসালার ইখতলাফ এই মাঝাবে এটা বলছে এই মাঝাবে এটা বলছে এই কেবলা হুজুর এই কইছে হুজুর এই কইছে সৌদি আরবে দেখেন একটা বাংলাদেশে আর একটা দেখেন না নাই বিভেদ হয় না হয় না এই সমস্ত সমাধা সমস্যার সমাধানের জন্য যারা আপনাকে না মেনে নেবে তারা মুমিন হতে পারবে না এবং দ্বিধাহীন চিত্তে এটাকে মানতে হবে কোন প্রকার আপাত মস্তকে সারেন্ডার করতে হবে ফারুদ্দু তোমাদের কোনো ব্যাপারে যদি মতবিরোধ দেখা যায় হানাবি মাজাব বলছে একটা সাবি মালিক বলছে মাযহাব বলছে একটা হাম্বালি বলেছেন আরেকটা মালিকি বলেছেন আরেকটা পীর কেবলা হুজুর তো এই তরিকার হুজুর কয় এইটা জাহেরি জালি মানে জোরে জিকির করতে হবে আর এক হুজুর কেবলা কয় না নীরবে করতে হবে এরকম মত পার্থক্য আছে না নাই একজন কয় তরিকা ধরতে হবে একজন কয় না তরিকা ধরা চলবে না তরিকার কোনো জন্ম হয় নাই এগুলি সব শৈতানের মাধ্যমে কারণ আল্লাহর নবীর তরিকা কয়টা বাকি তরিকা সব শৈতানের বানানো তাহলে এইগুলির মীমাংসার জন্য কোথায় যেতে হবে রাসূল আল্লাহ আল্লাহ রসুল অর্থাৎ কোরআন হাদিসের সঙ্গে মিলাই নিতে হবে ঘড়ি কাটা মিলাতে হবে না হবে না খালাস আগে পিছিয়ে যেখানে আছে ওটাই বলে মুই ঠিক ঠিক আছে সবাই ঠিক লা এখন কয়টা বাজে বলেন ঘড়িতে বাজে কয়টা হ্যাঁ আমাদের ঘড়ির কাটাই বাজে এখন নয়টা সাঁত্রিশ আমার এখানে বাহান্ন বাহান্ন বা তিরপান্ন এখন যদি এর আগে পিছু হয় তারপরে ঘড়ি ঠিক আছে বলবেন কখনোই না একজন মশলা দিয়েছে কিয়াস করে আর একজন মশলা দিয়েছেন হাদিসের ভিত্তি করে কোনটা নিতে হবে হাদিস একজন সহি হাদিসে দিয়েছেন একজন জয়ীফ একজন জাল কোনটা নেবেন একজন করোনা হাদিসে দিয়েছে একজন স্বপ্নে থেকে দিয়েছে কোনটা নেবেন না স্বপ্নেরটা এখানেই তো মুসিবত না সবগুলি ঠিক আছে এই সমস্ত ঘড়ি পচা ঘড়ি কোনো ফায়দা নেই তাহলে বন্ধুগণ আল্লাহ নবী আলিসালাম যা তার প্রতিপালকের পক্ষ থেকে নিয়ে এসেছেন আল্লাহ সুরাম বলেন আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে যা নিয়ে এসেছে নাজিল হয়েছে তার অনুসরণ অনুকরণ করে একে মানো এ বাদ দিয়ে কোরআন সহি হাদিস বাদ দিয়ে বিভিন্ন ওয়ালি বুজুর্গর পিছনে ছুটো না তাহলে ঘড়ি কি হয়ে যাবে হয় আগিয়ে যাবে আর না হয় পিছিয়ে যাবে ফায়দা হবে না টাইম দিবে না এই জন্য বন্ধুগণ কেয়ামতকেও সাহ বলা হয় তাই না কেয়ামতকে বলা হয় সাহ কারণ সেখানেও ঘড়ির ব্যাপার আছে সেখানেও টাইম ঠিক ঠিকের ব্যাপার আছে সা মানে ঘড়ি আরবিতে কেমতকেও সা বলা হয় সা বলা হয়েছে ঘড়ি কারণ ওইখানে যার মিল থাকবে সেই তো মিল হবে আর ওইখানে বাদ পড়ে যাবে খবর হবে না বন্ধুগণ সময় জানি না কটুক হবে তাহলে এটা হলো ফরজ ভালোবাসা আর একটা হলো কি মোস্তাহাব এই ভালোবাসার দাবি হলো রাসুল সাল্লাহ সাল্লামকে আপনার প্রতিটি ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করা আপনার খাওয়ায় চলায় ফিরায় আপনার স্ত্রীর সঙ্গে স্বামীর সঙ্গে বাচ্চার সঙ্গে ভাই বন্ধুর সঙ্গে আপনার যে কারোর সঙ্গে আপনার উঠতে বসতে চলতে ফিরতে ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি সমাজনীতি আপনার বাড়িতে বাইরে সুখে দুঃখে সর্ব অবস্থায় কাকে মডেল বানাতে হবে لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا মডেল কাকে বানাতে হবে তাহলে কেউ যদি মনে করেন আল্লাহ নবী আলিসালাম টেবিলে বসে খান নাই কেউ যদি এখন টেবিলে বসে খায় গুণাগার হবে কি না কিন্তু নিচে খায় সুন্নত হবে ঠিক না আল্লাহ নবী আলিসালাম টেক দিয়ে খান নাই হিলান দিয়ে কেউ যদি হিলান দিয়ে খায় গুণাগার হবে হিলান ছাড়া হিলান না দিয়ে খাওয়া কি ফরজ না এটা মুস্তাহাব সুন্নত করলে নাকি পাবেন না করলে পাব হবে না বুঝে আসছে কথা রাসুসাল্লাম তার রবের পক্ষ থেকে যা আনছেন এটা মানা ফরজ কিন্তু তাকে অনুসরণ অনুকরণ করার ক্ষেত্রে ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে সর্ব বিষয়ে অনু অনুপরিমাণ সব কিছুকে ফলো করা এটাই হবে কি ভালোবাসার সবচাইতে পূর্ণ ভালোবাসার আপনার বাস্তব প্রমাণ বন্ধুগণ রাসুসাল্লামের তাহলে বোঝা গেল খেয়াল করেন আপনারা রাসুসাল্লামকে ভালোবাসার তাহলে মূল বিষয়টা কি বুঝে আসছে আপনাদের সেটা হলো রাসুল যা নিয়ে এসেছেন সেটা মানা রাসুলকে নিজের জীবনের জন্য উত্তম মডেল বানায় নেওয়া এটাই হলো রাসুলকে ভালোবাসার বাস্তব ঠিক কিনা হবে ঠিক এই জন্য আল্লাহ বলেন কলেন কন্তুম তো আল্লাহ فاتبعوني আল্লাহ রব্বুল সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আমাদেরকে এই ঘোষণা দিয়ে দিয়েছেন যে সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো কি আপনারা আল্লাহকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন সেটা পরীক্ষা পরে করেন কিন্তু ভালোবাসেন ইনশাল্লাহ ঠিক আছে কিনা আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে কাকে ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্লামের ইত্তেবা করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে রাসুলের ভালোবাসার পদ্ধতি হলো তার রেখে যাওয়া পবিত্র দুইটি আমানত কোরআন হাদিস মানা এবং তাকে জীবনের জন্য মডেল বানাই নেওয়া নারী হন আর পুরুষ হন ডাক্তার হন আর ইঞ্জিনিয়ার হন ব্যবসায়ী হন আর আপনি সাধারণ হন কৃষক হন আর লেবার হন মুদির হন আর জয়ী হন আরব হন সবার জন্য মডেলকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে ভালোবাসা মুখের দাবি না জিলাপি খাওয়ার জন্য ভালোবাসা নয় বারোই রবিল আমাদের চিল্লি করার জন্য না পেট পকেটের জন্যে কারণ মিলাদ পড়লে কি হয় পেটে মুরগির রান যায় আর পকেটে টাকা যায় যায় না যায় না এই এরা যে ভালোবাসার কোন ক্ষেত্রে আমরা আসতেছি যাই হোক তাহলে রাসুল সাল্লামকে তার সুন্নতের তার জীবনকে তার রেখে যাওয়া আমানতকে আল্লাহ নবী বলেন তার তো ফিকুম আমরাইন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমার এই দুইটাকে আঁকড়িয়ে ধরবে কোশ্চিন কালেও পদভস্ত হবে না আজ মুসলমান ঘড়ির কাটা ঠিক আছে না এলোমেলো হয়েছে আগে পিছিয়ে হয়েছে না হয় নাই মহিলারা তাদের পর্দার ক্ষেত্রে রাসুলের রেখে যাওয়া আমানতের সঙ্গে মিলিয়েছে পর্দা কি বলেন ফ্যাশান চলাফেরা ওঠা বসা বাড়ি বাইরে চাকরি ক্ষেত্রে লেখাপড়া ক্ষেত্রে আজ আমরা কি মিলিয়েছি মডেল আজ কারা তারকা আজকে কারা জাহান নামের যারা যারা জাহান নামী তারা মুসলমানের তারকা মুসলমানের যুবক যুবতী শুধু না বুড়া বুড়িকেও যদি জিজ্ঞেস করা হয় প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহামের দশটা নাম বলো দেখি কারণ আল্লাহ নবী আলিসাল্লামের একশোর অধিক নাম ছিল বলতেই পারবে না জিজ্ঞেস করা হয় রাসুসাল্লামের দুইটা মেয়ের নাম বলে তো বলতে পারবে না জিজ্ঞেস করা হয় রাসুসাল্লামের চারজন স্ত্রীর নাম বলেন তো জানেই না কিন্তু জিজ্ঞেস করা হয় ম্যারাডোনার গ্রুপ খেলোয়াড়ের গ্রুপ মাশাল্লাহ সব মুখস্থ বাংলাদেশের সকিব আর তানিন আর তামিম আর কি আরে বল না চিপটার নাম কি জানেন আপনারা আর ক্রিকেটের বাংলাদেশের প্রতি একে অধিনায়ককে আশরাফুল মাসাল্লাহ আর আমার পিচ্ছি পোলাও দেখি বলতে পারে কারণ এগুলি শুনে সবাই বলা বলি করে কোন নায়ক কোন নায়িকা শুধু দেশের না দেশের বাইর দেশের আরবি গায়ের আরবি ইংরেজি মাসাল্লাহ হিন্দি ও হো সব জানে কিন্তু রাসুলের ভালোবাসা এরা উপসে পড়ে আবার ভালোবাসা তাহলে বন্ধুগণ রাসুল সাল্লামের ভালোবাসা এটা মুখের দাবি নয় এটা জিলাপি মিষ্টির জন্য নয় এই ভালোবাসা দিয়ে মানুষের পকেট থেকে পয়সা খোলাবের জন্য নয় এই ভালোবাসা দিয়ে মুরগির রান খাওয়ার জন্য নয় এই জন্য ভালোবাসার ক্ষেত্রটা বুঝে রাখতে হবে কোথায় রাসুলকে অনুসরণ অনুকরণ তাকে মহাব্বতের ব্যাপারটা এইখানে এই জন্য আল্লাহ বলেন কলিন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তা রাসুলকে ভালোবাসার ব্যাপারটা মনে রাখতে হবে বড় দাড়ি রাখলে ভালোবাসা নয় বড় লম্বা জুব্বার গুব্বা পড়লেই নয় বড় তরিকা খুলে দিয়ে মুড়িদ বাড়ালে নয় নিজে কামেল মোকাম্বেল বাড়ালে নয় জাল জয়ীব জাল মিথ্যা কেসা কাহিনী আর স্বপ্নের আর নিজের গবেষণার নয় কোনটা দিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের যেটা রাসুল সাল্লামের কোনটা যেটা তার রবের কাছ থেকে নিয়েছেন কোরআন এবং সৈহাদিস এর বাইরে কেউ রাসুলকে ভালোবাসে দাবি করলে মিথ্যা হক মিথ্যা হক কোনো সন্দেহ নেই এই জন্য রাসুলের রেখে যাওয়া আমানত এইটাকে নিজের জীবনে পালন করার ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লামের মহাব্বতের ক্ষেত্র আর এই জন্যে মানুষের কয়েকটা প্রকার এক নম্বরে হলো কি এক নম্বরে হলো এক নম্বরে হলো যারা রাসুল সাল্লামের সকল আদেশ আল্লাহ রব্বুল্লার পক্ষ থেকে আল্লাহ নবী যা নিয়ে এসেছেন সকল আদেশ পালন করে সব সকল নিষেধ ত্যাগ করে এক নাম্বার ওয়ানে আপনি আছেন এই গ্রুপে যে আল্লাহর নবীর আল্লাহর পক্ষ থেকে যত আদেশ নিষেধ সবগুলিকে আপনি কড়াকন্তিভাবে মানেন দুই নম্বরে যারা আদেশ মানে হাফ নিষেধ মানে হাফ মানে হাফ হাফ কথার কথা আর কি কিছু আদেশ মানে কিছু আদেশ মানে না কিছু নিষেধ মানে কিছু মানে না আর কিছু নিষেধ বর্জন করে কিছু বর্জন করে না এরা দুই নম্বরে এটাই হলো এখনকার বেশিরভাগ গ্রুপ এবং কতটুক যে একশো পার্সেন্টের মধ্যে হয়তো এক মানে দুই মানে তিন মানে পাঁচ মানে ছাড়ে হয়তো এক দুই পাঁচ এইভাবে হলো দুই দ্বিতীয় গ্রুপ তৃতীয় গ্রুপ যারা হয়তো আদেশ মানে যারা মজার গুলা মানে বলে খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত এইটা খায় দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে এইটা মানে কিন্তু দাওয়াত দিতে হবে এটা মানে না করে দাওয়াত দেয় হুজুরা কোনদিন দাওয়াত খেয়ে বেড়ায় দাওয়াত দেয় কাউরে কি বলেন আপনারা তো যেটা সুবিধাজনক আর কি এটা মানে যেটা অসুবিধা এটা মানে না এরকম গ্রুপ আছে না নাই দাড়ি ছেড়ে দাও কারণ দাড়ি বাহ্যিক ব্যাপার কিন্তু ভিতরের মহাব্বতের ব্যাপার দাড়ি ছেড়ে দিলাম আমি মুশকিল কিন্তু ভিতরের মহাব্বতটা কোথায় দাঁড়িয়ে না ভিতরে নিঃসন্দেহে ভিতর ঠিক থাকলে বাইরে ঠিক হবে কিন্তু বাইর ঠিক হলে কি ভিতর ঠিক হবে হবে না তাহলে বন্ধুগণ যারা সুবিধাজনকগুলি মানে সুবিধা যেগুলি এগুলি মানে আর যেগুলো সুবিধা না এগুলি মানে না এরকম গ্রুপ আছে না নাই কিছু আছে কি জটা করে ঘটা করে দিন তারিখ করে ভালোবাসে বারো রবি আবার আসলে মিষ্টির টোপলা থাকলে মিলাদ মাহফিলে ডাক দিলে কি বলেন আপনারা শিরনি খাওয়ার হলে এই বিভিন্ন খাওয়া দাওয়া পেট পকড়ে ধান্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক বাকি সময় কিন্তু আর ভালোবাসার খবর নেই এইভাবে ভালোবাসার ক্ষেত্র এটা ভাগ করতে গেলে অনেক ভাগ আমরা মোটামুটি ধারণা নিই যে ভালোবাসা তাহলে প্রকৃত ভালোবাসা রাসুল সাল্লাহ সাল্লামকে আমাদের জীবনের জন্য মডেল করে নেওয়া তার রেখে যাওয়া আমানতকে আমাদের জীবনে বরণ করে নেওয়া এটাকে আমাদের মেনে নেওয়া এটাই হলো কি ভালোবাসার চাহিদা বা দাবি ভালোবাসার ফায়দা রাসুলকে ভালোবাসার ফায়দা হলো এক নম্বরে আল্লাহর ভালোবাসা পাবেন আল্লাহ আপনার গুণা মাফ করে দেবেন সুহান আল্লাহ কে ভালোবাসবে রাসুলকে ভালোবাসলে কে ভালোবাসবে আপনাকে আল্লাহ আপনার বউ ভালোবাসতে নাও পারে আপনার ছেলে মেয়ে ভালোবাসতে নাও পারে কারণ আপনি মোতা হয়তো আপনি হালাল মানেন আপনি রাসুলের সুন্নত মানেন ছেলে মেয়েদেরকে রাসুলের মতো হতে বলেন তাই হয়তো ওরা আপনাকে ভালোবাসে না কিন্তু সেটা আপনি দেখেন না আপনি কি করেন রাসুলকে ভালোবাসেন তাহলে রাসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ আপনাদের গুনা খাতা মাফ করে দিবেন যেটা সুর আল ইমরানের একটু আগে আমরা পড়লাম কল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসে ভালোবেসে থাকো তাহলে আমি আমি নবীকে নবীকে অনুসরণ অনুকরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর কি করবে ওয়াগ ফিরুল্লাকুম দুনুবাকুম আল্লাহ তোমাদের গুণা মাফ করে দিবেন হ্যাঁ আল্লাহ গাফুর রহিম আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল দুই নম্বর ফায়দা ইমানের স্বাদ পাবেন মজা পাবেন এখন নামাজ পড়ে মজা পাওয়া যায় না কোরআন তলাত করে একটু হলেই সুমান আল্লাহ আহমদুল্লাহ পাঁচবার বললে মনে এদিক ওদিক যায় মজা পাওয়া যায় রাসুলকে ভালোবাসলে কি হবে ইমানের মজা পাওয়া যাবে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন সালাসুম্মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান যার মধ্যে তিনটা জিনিস থাকবে সেই ইমানের মজা পাবে স্বাদ পাবে আয়াকুন আল্লাহ রাসূল ওয়া হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা যার কাছে আল্লাহ আল্লাহ রসুল সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসার পাত্র হবে আল্লাহু আকবার প্রকৃত যদি রাসূলকে ভালোবাসতে পারেন আল্লাহকে ভালোবাসতে পারেন সব কিছুর ঊর্ধ্বে তাহলে আপনি ইমানের মজা পাবেন না হলে মজা পাবেন না ইমানের মজা যখন পাবেন তখনই আপনার জন্য অনুসরণ অনুকরণ করা কি হবে সহজ হয়ে যাবে তিন নম্বরে হাসরের ময়দানে নবী সাল্লামের সঙ্গী হতে পারবেন সুহান কে কেমতের মাঠে যে প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গী হতে পারবে তার কি আর কোনো ভয় ডর থাকবে কি বলেন থাকবে মা বোনদের থাকবে মেয়েদের থাকবে যুবকদের থাকবে যুবতীর থাকবে থাকবে না সেই দিন নিরাপদ তার স্থান হবে আল্লাহ নবী আলাইসালামের কাছে একজন মানুষ বোখারি মুসলিম হাদিস বললেন মাতা সায় আর সোল্লাহ কেমত কবে হবে কাল আমাদ আদাতলা কেয়ামত কবে হবে জিজ্ঞেস করছো কেয়ামতের জন্য পাতেও তোমার পাসপোর্ট ভিসা টিসা রেডি করছো না করো নাই ওই ব্যক্তি বললেন কিছুই তো করি নাই কিন্তু একটা জিনিস আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি সুহান আল্লাহ নবী বললেন মা আন্তামা আহবাব তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি কেমতের দিন থাকবা কেমতের মাঠে যদি আপনি আল্লাহ রসুলকে ভালোবেসে থাকেন আল্লাহ রসুলের সঙ্গে যদি আপনার স্থান হয় কোনো সমস্যা থাকবে কোনো সমস্যা থাকবে না এরপরে ফায়দা কি জান্নাতে প্রবেশ করতে পারবেন রাসুলকে ভালোবাসলে কি হবে জান্নাত যেতে পারবেন আল্লাহ নবী বলেন কল্লম্মাতে খোলাল জান্না ইল্লামান আবা আল্লাহ নবী বলেন আবা ছাড়া সবাই জান্নাতে প্রবেশ করবেন সাহাবা একরম বললেন মানে ইয়াবা আল্লাহ মানে অস্বীকারী কে আল্লাহ বলেন মান আতা আনি দাখালাল জাননা যে আমার আনুগত্য করবে আমাকে মডেল বানিয়ে নিবে আমাকে কদু হাসানা বানিয়ে নিবে আমি আমার সুন্নত রেখে যাওয়া কোনাইজ মানবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর যে এটা মানবে না সেই যাবে কোথায় আল্লাহ রসুলকে ভালোবাসার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো এছাড়া জান্নাতুল ফেরদাউসের আলাতে নবী রসুলদের সঙ্গে শহীদদের সঙ্গে সলেহিনদের সঙ্গে থাকার আপনার অবস্থান হবে আল্লাহ তাআলা বলেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والس- والشهداء والصالحين وحسن أولئك رفيقا সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য করবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে তাদের মাধ্যমে তাদের জীবন গড়বে তাদের নি- আদর্শেতে তারা কেমতের দিন কার সঙ্গে থাকবে নবীদের সঙ্গে তার সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ থাকবেন না থাকবেন না এক লাখ চব্বিশ হাজার নবী রসুলের সঙ্গে শহীদদের সঙ্গে এস এস সিদ্দিকিন আউবাকারের গ্রুপের সঙ্গে শহীদ আমির হামদার গ্রুপের সঙ্গে সলিহীন যত মান্দা যত আল্লাহর ওয়ালি আউলিয়া যত মহাদ্দিন সবাই আল্লাহর ওয়ালি যত সাহাবা ইকরাম এদের সঙ্গে থাকবে জান্নাতুল ফেরদাউস সুবহান আল্লাহ বন্ধুগণ আল্লাহকে আপনারা আল্লাহ নবীকে ভালোবাসতে চান ঠিক আছে কিভাবে ভালোবাসবেন কি করলে ভালোবাসা অর্জন হবে ঠিক না ঠিক নিঃসন্দেহে প্রতিটি নারী প্রতিটি পুরুষ যার অন্তরে ইমান আছে সে আল্লাহর নবীকে ভালোবাসতে চাই কি করতে হবে ভালোবাসতে হলে মিলাদ মাহফিল হ্যাঁ বারে রবিল অনুষ্ঠান লাভ দিয়ে উঠে যাবেন নবী হাজির হয়ে গেছে হ্যাঁ কি তাই তো করে আমাদের হুজুররা এটা করলে ভালোবাসা হবে না ঘৃণা হবে এটা কি রাসুলের সুন্নত এটা কি রাসুলের আদর্শ রাসুল করেছেন সাহাব একরাম করেছেন ইমামরা করেছেন কোন মাঝাবের দলিল আছে তাহলে এগুলি কারা করে এগুলি তো ভালোবাসার জন্যই করে করে না তাই এগুলির মাধ্যমে ভালোবাসা তৈরি হবে না বরং কি হবে রাসুলকে ঘৃণা করা রাসুলের ঘৃণা তার মধ্যে জন্ম হবে এই জন্য রাসুলকে ভালোবাসতে হলে আমাদের কি করতে হবে এক নম্বর শুধু গুনে নেন এক নম্বরে আল্লাহকে ভালোবাসতে হবে তাকে ভালোবাসতে হবে আল্লাহকে যদি ভালোবাসতে পারেন তাহলে রাসুলের ভালোবাসা আপনার অন্তরে তৈরি হবে দুই আল্লাহর ভয় ভীতি আল্লাহকে প্রচন্ড ভয় ভয় করতে হবে তাহলে ভালোবাসা রসুলের আপনার জন্ম অন্তরে জন্ম নিবে এবাদতের ক্ষেত্রে খ্লাস আল্লাহকে খুশি করার জন্য এবাদত করতে হবে লোক দেখানো এবাদত নয় এবং আপনাকে সত্য তালাশ করতে হবে গত মাসে আমাদের আলোচনা হয়েছিল সত্যের সন্ধান হয়েছিল না হয় নাই আমরা সত্য জেনেছি তো অর্থাৎ কোরআন এবং হাদিস তালাশ করতে হবে পড়তে হবে জানতে হবে শিখতে হবে সোনাভানের পুঁথি মকসুদুল মমিনিন আর রাহে জান্নাত আর নেক আমল আর বাজারের বই কিতাব পড়ে কি হবে না মহাব্বত তৈরি হবে না কি পড়তে হবে আল্লাহর কিতাব পড়তে হবে রাসুলে রেখে যাওয়া সুন্নতের হাদিসের কিতাব বোখারি শরীফ পড়তে হবে কয়জনের ঘরে বোখারি শরীফ আছে কয়জনের ঘরে মুসলিম শরীফ আছে তফসির কার ঘরে আছে কার ঘরে সোনার তিরমিজি রয়েছে আবু দাউদ রয়েছে নাসাই রয়েছে ইবনে মাজা রয়েছে আজকে সারাদিনে কয়টা হাদিস পড়েছেন কয়টা আয়াত পড়েছেন কোথেকে ভালোবাসা হবে তাহলে আপনাকে সত্য তালাশ করতে হবে এমনি হবে না এটাকে পড়লে জানলে আপনার ভালোবাসা তৈরি হবে চার নম্বরে আপনাকে শুধুমাত্র আল্লাহর নিকটে আশ্রয় গ্রহণ করতে হবে আল্লাহর নবীর ভালোবাসার জন্যে আল্লাহর কাছেই আপনাকে ফিরে আসতে হবে এজন্য আপনাকে কি করতে হবে আল্লাহর আপনার যত প্রয়োজন যত সমস্যা সমাধান কার কাছে মিটাবের জন্য আপনাকে দোয়া চাইতে হবে আল্লাহর কাছে পাঁচ নম্বরে নবিসাল্লামকে ভালোবাসা তাহলে তার বাণী এবং তার নির্দেশ আদেশ সবার ঊর্ধ্বে রাখতে হবে কয় এটা বোখারি শরীফের হাজ করে আমাকে হবে নাই তাহলে কি রাসুলকে ভালোবাসা হলো হলো লাহ তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহ রসুলের উপরে কাউরি কথাকে প্রাধান্য দিও না কোনো ইমাম কোনো বুজুর্গ কোনো কোনো সাহাবি কোনো খলিফা কোনো মুফতি কোনো বুজুর্গ কোনো কিফির কেবলা কাউরি কথাকে কি করা যাবে না রাসুল সাল্লামের কথার উপরে প্রাধান্য দেওয়া যাবে না সবসময় প্রাধান্য দিতে হবে কাকে আল্লাহ আল্লাহ রসুলের কথাকে তাহলে রাসুলের মহব্বত আপনার অন্তরে জন্ম নিবে এরপরে সাহাবাহিক রামদেরকে ভালোবাসতে হবে সাহাবা ইকরাম কারণ আল্লাহ নবী তাদেরকে ভালোবাসতেন আহলে বাইদকে ভালোবাসতে হবে কারণ আহলে বাইদকে আল্লাহ নবী ভালোবাসতেন এরপরে কথায় কাজে জ্ঞান অর্জনে শিক্ষায় দীক্ষায় চলায় ফিরায় সবকিছুতে আল্লাহ রসুলকে আদর্শ মেনে নিতে হবে তাহলে আপনার অন্তরে কি জন্ম নিবে আপনার ভালোবাসা এরপরে আপনাকে ভালো যারা কোরআন হারিস মানে তাদের সংসর্বে থাকতে হবে কোরআন হারিসের যারা কথা বলে তাদের কথা শুনতে হবে এদের সঙ্গে থাকতে হবে যারা করুণাসের কথা বলে না কেসা কাহিনী বলে যারা স্বপ্নের কথা বলে যারা গবেষণার কথা বলে কোরআন হাদিস বলে না তাদের সঙ্গে থাকলে আপনার রসুলের মহাব্বত তৈরি হবে না বেশি বেশি করে রাসুল সাল্লাহ সাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে রবিলা বলে তো খুব হইল খুব প্রচার প্রসার মাসাল্লাহ আল্লাহর নবীর সিরাতের উপরে কয়টা বই পড়ছেন কয়টা পৃষ্ঠা পড়ছেন বাতিল পড়ছেন না সহি পড়ছেন রাহিকুল মাখতুম পড়ছেন সিরাত ইবনে হেসম পড়ছেন পড়ছেন মুক্তাসার সিরাত রাসুল পড়েছেন বেদান নেহা পড়েছেন সিরা আলমন্নওয়ালা পড়েছেন তারিখুল ইসলাম পড়েছেন হ্যাঁ কি পড়েছি কি পড়েছি আমরা আমাদের কিছু বানানো জাল মিথ্যা কেসা কাহিনী এগুলি কিছু পড়ে নিয়ে বাস হয়ে গেল লা রসুলের মহাব্বত করতে চান তো রাসুলের সিরাত সহি সিরাত আপনাকে আমাকে পড়তে হবে এরপরে যেটা হলো যে রাসুল সাল্লামের যারা কোরআন ও সুন্নার বিরোধী যারা রাইকিয়াসের দহাই দেয় বুজুর্গর দহাই দেয় কেবলা হুজুরের দহাই দেয় এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এদেরকে ঘৃণা করতে হবে কারণ এদেরকে কি আল্লাহ ঘৃণা করেন রাসুল ঘৃণা করেন তার এইগুলি যদি কাজ করেন তাহলে রাসুলের ভালোবাসা আপনার অন্তরে কিনবে জন্ম নিবে ঘড়ির কাটা ঠিক হয়ে যাবে এরপরে যেটা হলো যে রাসুলকে তো ভালোবাসার দাবি অনেকেই করে সবাই বলে আমার ঘড়ি ঠিক কিন্তু ঘড়ির ঠিক আছে কি না এবার আপনি মিলান এবার মিলান রাসুলকে প্রকৃত ভালোবাসার কিছু আলামত এক নম্বরে রাসুল সাল্লামের সুন্নতের বেশি বেশি প্রচার ও প্রসার করা আজ আমাদের মসজিদে মসজিদে কোরআনের দাস হয় বোখারি শরীফের দাস হয় না ফাজাইল আমলের দাস হয় কি বলেন আপনারা মকসুদুল মমিন হয় মাজাব পড়া হয় না করোনা হাদিস পড়া হয় কোন পড়া হয় ষোলো বছর মাঝাব পড়িয়ে দাওরা হাদিস এক বছরের হাদিস সব শেষ করে দাও কালি বরকতে শেষ করে দাও বুঝলাম না বুঝলো মহাব্বতটা কার বেশি যখন একটা মাসালা কোরআন হাদিস দিয়ে দেওয়া হয় আমার মাঝাবে নাই তো আপনার ইমামের আপনার মুফতির মহব্বত বেশি হলো না রাসুলের মহব্বত বেশি হলো কোনটার মহব্বত হ্যাঁ বলে পীর হুজুরের বইয়ে নাই কোরআন হাদিসে আছে পীর হুজুর নাই মহব্বতটা কার হলো কে আপনারা দেখেছেন আপনাদের হাতে বুখারি শরীফ উঠিয়ে দেয় মুসলিম শরীফ উঠিয়ে দেয় যেটা পড়ো না আপনাদের কাছে যার যার তরিকার হকিকতের বই উঠিয়ে দেয় তাহলে কি এরা সুন্নত কোরআন হাদিসের প্রচার প্রসার করে নিজস্ব চিন্তাধারার মহাব্বতের দাবি তো মাসাল্লাহ ফেটে পড়ে তাহলে কোরআন সুন্নার প্রচার প্রসার বেশি বেশি করতে হবে যারা এরাই মহাব্বত করে মনে রাখতে হবে দুই নম্বরে রাসুল সাল্লামের সুন্নতের হেফাজত করতে হবে রক্ষা করতে হবে এটা বইয়ের লাইব্রেরি খুলতে হবে বাড়িতে আপনার কোন বই রয়েছে বিদেশ যখন আইসেন সাথে নিয়ে আসছেন একটা কি মকসুদুল মমিনিন ইসলামিক সেন্টারে এসে তালাশ করেন কি হাবিবুল্লাহ খান যুক্তিবাদীর কি ক্যাসেট যেগুলি জাল মিথ্যা দিয়ে ভরা মহাব্বত কার কার মহাব্বত বাড়িতে দুই চারটা বই খোঁজ করলে করেন হাজি নাই মহাব্বতটা কার হলো তাহলে রাসুসাল্লামের মহাব্বতের তাহলে তার সুন্নতের হেফাজত করতে হবে রক্ষা করতে হবে আমলে জিন্দগিতে বাস্তবায়ন করতে হবে এরপরে নবী সাল্লামকে প্রতিরক্ষা করতে হবে তার পরিবার পরিজন তার সাহাবাহিকরাম এদেরকে ভালোবাসতে হবে ঝগড়া বিবাদ যদি হয় মতনৈক্য সৃষ্টি হয় হ্যাঁ তাহলে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল তাহলে যারা কোরআন হাদিসের ফাইসারা দিয়ে মাসালা ঠিক করে তারা হলো রসুলের প্রকৃত ভালোবাসার আলামত আর যারা মাযহাব দিয়ে হুজুর দিয়ে যার যার তরিকা দিয়ে মাই ভাইদা এই ভালোবাসায় কোনো কাজ হবে না এরপরে রাসুল্লাহ সাল্লামের আনুগত্য অনুসরণ অনুকরণ এবং তার হেদায়ত আমাদের জীবনের জন্য কি পূর্ণ অঙ্গভাবে বাস্তবায়ন যারা করবে এটাই হলো কি ভালোবাসার আলামত এরপরে রাসুল্লাহ সাল্লাম যা খবর দিয়েছেন যা বলেছেন আমাদেরকে কেমন সম্পর্কে আমাদের ভালো মন্দ সম্পর্কে এগুলিকে বিশ্বাস করতে হবে রাসুল সাল্লামের মর্যাদাকে সবার ঊর্ধ্বে মর্যাদা দিতে হবে সবার ঊর্ধ্বে রাসুলকে ভালোবাসতে হবে নিজের ছেলে মেয়ে বাবা দাদা আত্মীয় স্বজনের চাইতে নবী সাল্লামের ফয়সলা নবী সাল্লাহ সাল্লাম শরীয়তকে আমাদের মেনে নিতে হবে দ্বিধাহীন চিত্তে কোরআন সুন্নার আলোকে আমার কোরআন সুন্না যারা মানে কোরআন হানিসের কথা যারা বলে তাদেরকে মহব্বত করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে সম্মান করতে হবে এইভাবে যারা ভ্রষ্ট দল যারা কোরআন হাদিসের নাম বিক্রি করে নিজেদের নিয়ম কারণ বিক্রি করে এদেরকে ঘৃণা করতে হবে এইগুলি যদি আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি প্রকৃত রাসুলকে ভালোবাসেন নইলে ভালোবাসার মধ্যে কি রয়েছে ঘড়ি আগে পিছিয়ে রয়েছে নবী সাল্লামের মিথ্যা ভালোবাসার দাবিদারদের কিছু আলামত শুনেন এক নম্বরে প্রকাশ্য গোপনে নবীর শূন্য থেকে অনেক দূরে নাম হলো সুন্নি দল নাম কি কিন্তু সুন্নত বলে কোন জিনিস নাই ভিতরে বাইরে সুন্নতের কোন দলই নাই কোন আমল নেই কিন্তু এরা হলো সুন্নি দল তাহলে কি এরা প্রকৃত ভালোবাসে অবশ্যই না এইভাবে যারা সই হাদিসকে প্রত্যাখ্যান করে বোখারি শরীফ হাদিস কয়না আমার মাঝাবে নেই আমার মাঝাবে নেই তাহলে মাঝাবকে ভালোবাসলেন ইমামকে ভালোবাসলেন না রসুলকে ভালোবাসলেন নিঃসন্দেহ কোরআন হাজি যখন আসবে কোনো কাউরি কথা মানা চলবে না এটা হলো কি মিথ্যা ভালোবাসাদের আলামত যারা কোরআন হাদিস বলে আচ্ছা, বলো না রাইকিয়াস আছে এটা রাইকিয়াস বড় না কোরআন হাদিস বড় গত মাসে আলোচনা হয়েছে না হয় নাই কোরআন আছে হাদিস আছে রাইকিয়াসের ওখানে কোনো মূল্য আছে আছে বলল কোনো মূল্য নেই ইজমার ওখানে কোনো মূল্য আছে না অবশ্যই ইজমা কিয়াস মানতে হবে কিন্তু যখন কোরআন হাদিসে থাকবে না তখন এরপরে রাসুল সাল্লামের সিরাত ও সুন্নত পড়বে না পড়বে না এরা কোনো সিরাতের কিতাব এদের ঘরে দেখবে না কোন সিরাতের কিতাব আছে এরা পড়ে বা জানে না এরা এদিক ওদিক একটু করে বাস কাজে সিরাতের যে কিতাব পড়বে না কিভাবে সে ভালোবাসলো নিঃসন্দেহে মৃত্যু ভালোবাসা এইভাবে কোরআন ও সহি হাদিসের অনুসরণ যারা করে তাদেরকে ঘৃণা করে ইসলামিক সেন্টারের বিরুদ্ধে অপপ্রচার করে করে না করে না আছে এরকম লোক এই ইসলামিক সেন্টারে কোরআন ও সোহাদিসের হাদিসের বাইরে কোনো কথা কেউ শুনছেন কেউ শুনছেন চ্যালেঞ্জ করি কে শুনছেন বলেন অনিচ্ছাকৃত ভুল হতে পারে মানুষ তাহলে আপনি এই ইসলামিক সেন্টারের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তারা মিথ্যুক ভালোবাসার দাবিদার কিনা নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণে সন্দেহ নেই কারণ এখানে কোরআন সন্ধ্যা রাসুলের আমানতের কথা বলা হয় এভাবে নবী সাল্লামের হাদিস থেকে হাদিস বর্ণনা করার সময় হাদিস বললে কোনো গুরুত্ব নেই কিন্তু ইমাম হানিফা রহমতুল্লাহ বলছেন হ্যাঁ কি বলছেন আমার মাঝাবে আছে হ্যাঁ কি বলছে হাদিস আছে গুরুত্ব নেই তাহলে বুঝতে হবে এটা মিথ্যা ভালোবাসার দাবি এইভাবে সত্যিকারে যারা আহলুসুন্নাল জামাতের তাদের কি সঙ্গে কি তাদের গিবোধ করে বিদ্রুপ করে এদের ঠাট্টা করে কয়েরা তো ই ওহাবি এরা তো সালাফি এরা সৌদি আরবের টাকার এরা সৌদি আরবের দালাল কেউ বের কয় আমেরিকার দালাল পারে না তো এগুলি যারা বলবে নিঃসন্দেহে জেনে রাখবেন রাসুল সাল্লাহ সাল্লামের মিথ্যা ভালোবাসার দাবিদারেরা এভাবে বিভিন্ন স্থান ও সময়ের সঙ্গে যে ইগুলি রাসুল সাল্লাহ সাল্লামের শূন্য বিভিন্ন স্থানের সঙ্গে সময়ের সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে অনেক আমরা নামাজের সুন্নতগুলি তো জানি না আমাদের নামাজ যদি রাসুলের আদেশের সঙ্গে কি করা যায় মিলানো যায় তো ফিফটি এমনি বাদ হয়ে যাবে ফিফটি কি হবে এমনি বাদ হয়ে যাবে নামাজ সারা জিন্দগি পড়লাম কিন্তু রাসুলের রাসুলের নামাজ পড়তে পারলাম না কোন ভালোবাসার দাবি করেন মিয়া আপনি কোন ভালোবাসার দাবি করেন এইভাবে নামাজের পরে আমাদের দেশে আমি নামি আমিন হক লাগলাম কিন্তু নামাজের পরে আল্লাহ নবী কোন দোয়াগুলি পড়তেন কয়টা হুজুরে জানেন আল্লাহ নবী আলি সালাম সকাল সন্ধ্যায় দোয়া পড়তেন অনেকগুলি দোয়া প্রায় বিশ পঁচিশটা দোয়া কয়টা দোয়া আমরা জানি রাসুসরা সাল্লাম ঘুমের সময় ঘুমামের দোয়া প্রায় চল্লিশটা দোয়া আছে কয়টা দোয়া জানি আমরা রাসুল যে বললেন সল্লু কামার আই তুমি উসাল্লি আমি রসুল যেভাবে নামাজ পড়ো ওইভাবে নামাজ পড়ো আপনি কি রাসুলের নামাজ সঙ্গে আপনার নামাজ মিলিয়েছেন না বাজারের কিতাব মাজাবের সঙ্গে মিলিয়ে নিয়ে সারা জিন্দিগি নামাজ পড়লেন রাসুলের মহব্বতের দাবিদার আপনি মাসাল্লাহ আপনার নামাজ হাদিসের সঙ্গে মিলালে ফিফটি বাদ হয়ে যাবে মিললেই রাসুলের সই হাদিসের সঙ্গে তাহলে এইভাবে রাসুল সাল্লামের বৈশিষ্ট্য মজেদা সম্পর্কে অজ্ঞতা রাসুলের বৈশিষ্ট্য জানে না রাসুলের শারীরিক বর্ণনা রাসুলের চারিত্রিক বর্ণনা সম্পর্কে কোন নাই ওই বেলে প্রতি রাত্রে রাসুলকে স্বপ্নে দেখে শৈতান শৈতান জিজ্ঞেস যদি করা হয় যে কেমন দেখছো রাসুলকে দাড়িগুলি সব ধবধবে সাদা ঠিক না অনেক লম্বা ঠিক না ধবধবে সাদা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাসুলের কি এগুলি একটাও ছিল গুণ এক লম্বা ছিল রাসুল সাল্লাম দায় সাদা ধবধবে সাদা ছিল জানে না এইভাবে রাসুল সাল্লামের নবী সাল্লামের একেবারে প্রশংসায় অতিরঞ্জন বাড়াবাড়ি একেবারে আরশা আল মহাল্লাই পৌঁছে দিল আল্লাহ যখন বেলে আল্লাহ নবী যখন গেতে গেলেন আরশে আল্লাহ মেরাজে গেলেন আল্লাহ আল্লাহ নবী আরশে উঠাবে উঠবার জন্য জুতা খুলতেছেন আল্লাহ বললেন জুতা খুলো না খুলো না এ আরশ জন্মের তৈরির পর থেকে নিয়ে তোমার জুতার ধুলার জন্য আকাঙ্ক্ষিত হয়ে আছে আর ধুলা মাটি নিয়েই লাভ দাও এরকম বর্ণনা করে না করে না আমাদের দেশের হুজুররা আমাদের আমাদের ভারত মহাদেশের বিশ্ব আমাদের বিখ্যাত হুজুররা বইয়ে লিখেছে না কেন এই তফসিরে কোরআনে আছে হাদিসে আছে যে আরশি আজিমা আল্লাহ নবী উঠেছিলেন আছে সুরান আজম পড়ছেন রাসুলের সিরাজ জানেন তাহলে এই যে মিথ্যা কথাবার্তা অতিরঞ্জন বাড়াবাড়ি এগুলি কি তাহলে বুঝতে হবে এরা আহলে বাইতের মহব্বতের ব্যাপারে বাড়াবাড়ি করে আহলে বাইতের ভালোবাসা দিয়ে করে উপসে পড়ে আউলাদুন নবী নাম দিয়ে <laughs> পেট পাউডার ধান্দা করে করে না করে না সৌদি আরবে আউলাদুন নবী দেখছেন বাংলাদেশে আউলাদুন নবী আছে না আছে না এখানে দেখেন না ওইখানে দেখতে পান মৃত্যু না মৃত্যু নেগুলি সত্যি যদি হয় অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে এইভাবে আহলে বাইত এবং সাহাবাহরামদের সম্পর্কে অজ্ঞতা তাদেরকে ঘৃণা করা গালিগুলাজ করা এমনও গ্রুপ আছে যে পাঁচজন সাহাবি বাদ দিয়ে সমস্ত সাহাবি কাবির নওয়াজবিল্লা এরাও কিন্তু আহলে বাইতে রসুলের মহব্বত এখানে ফাইটে পড়ে কয় আলী ফাতেমা হাসান হোসাইন আর আবুজার গেফারি কোন কোন বর্ণায় বলে সালমান ফার্সি কে বলে মেঘদাদ এই সাতজন বাদ দিয়া সব কাফের আউ বাকার উমার উসমান আলী সব কে আউ বাকার উসমান আবু বাকর উমার আলী খাদিজা ফাতেমা ফাতেমা কি বলে খাদিজা আয়সা উম্মে সালমা আর যত সাহাবি আসেন অবশ্য সব কাপের না নাউজবিল্লা এমন গুরুপ রাসুলের মহাব্বতে করে ফাইটা পড়ে তাহলে এরা কি আসলে ভালোবাসার দাবিদার না মৃত্যুক ভালোবাসা নিঃসন্দেহ মৃত্যুক বন্ধুগণ রাসুসাল্লামকে ভালোবাসার ব্যাপারে আমাদের কিছু সমস্যা আছে কেন আমরা প্রকৃত ভালোবাসা ভালোবাসতে পারি না এক নম্বর কারণ অজ্ঞতা মূর্খতা কয়জন আমরা কোরআন হাজ পড়ি কয়জন রাসুলের সিরাজ জানি কয়জন রাসুলের হক জানি রাসুলকে ভালোবাসার পদ্ধতি জানি নিয়ম জানি তাহলে অজ্ঞতা থাকলে মূর্খ থাকলে মূর্খ মানুষ মূর্খ মানুষ একজন গাড়ি চালাতে জানে না গাড়ি যদি তাকে ল্যান্ড ক্রোজার গাড়ি দিয়ে দেন আর গাড়ি চালাই তো বাড়িতে পৌঁছবে না হসপিটালে না কবরে কি বলেন আপনারা তোয়াজ্ঞ মূর্খ আজ মুসলমান আমরা জানি না রসুলের সিরাত যাই না তার আদর্শ যাই না তার সুন্নত যাই না আমরা তার রেখে যাওয়া আমানত কোথায় কি আছে তাহলে মূর্খতা এক নম্বর কারণ দুই নম্বর আমাদের নফসে আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ মনে যা কয় তাই একজনের বয়স হয়েছে ষাট বছর বললাম কি ব্যাপার মুখে এখনো কি দাড়ি গজে নাই বালিক কি এখনো হন নাই কয় এটা তো শূন্যত কয় এটা তো শূন্যত সুন্নত মানে কি রাখলেও চলে না রাখলেও চলে লা হারাম দাড়ি রাখা ফরজ রাসুলের সুন্নত মানে রাসুলের আদর্শ যেটা ফরজ হতে পারে অজীব হতে পারে নফল হতে পারে ছাড়া হতে পারে করা হতে পারে যে কিছু হতে পারে এই সুন্নত মানে রাসুল দাড়ি সুন্নত মানে অজীবের মোকাবেলায় সুন্নত না মা ইউসাব আলা ফেলিহি ওলা মিওয়াক ওয়ালা তর্কিহি করলে নাকি না করলে পাপ নাই এই সুন্নত নয় আল্লাহ আউফুল্লাহা और कुल्लहा রাখা ওয়াজিব ফরজ ষাট বছর বয়স হয়েছে গালগুলি বুড়ো হয়ে থুস হয়ে গেছে দেখতে কি বিশ্ব লাগতেছে কয় এখনো বালেগ হয়নি হয়নি রাসুলের মহাব্বতের ব্যাপারে ফেলে জিলাপির টোপলা নিয়ে হুজুরের সামনে হাজির হয়তো মাসাল্লাহ কোনো বকিলিত করবে না কি বলেন আপনারা আসলে না এরকম এরকম ভালোবাসা পীর সাহেবের দরবারে হাদিয়া দিতে কোনো কণ্ঠবোধ করবে না দশ হাজার পাঁচ হাজার যা লাগে সব দিবে আছে না এমন ভালোবাসার দাবি তার বন্ধুগণ প্রবৃত্তির অনুসরণ দাড়ি মুন্ডানো হারাম শৈতানের কাজ বাকি নিঃসন্দেহে ছোট করা পাপের কাজ কোন সন্দেহ নেই বাপদাদার অনুসরণ অনুকরণ পীর বুজুর্গের অনুসরণ অনুকরণ মোল্লা সাহেবের অনুসরণ হজুর সাহেবের কেবলা হজুরের রাসুলের অনুসরণ না তাহলে আপনি যখন রাসুলকে অনুসরণ অনুকরণ করেন তাকে যখন আপনার অনুসরণীয় ব্যক্তিত্ব না করবেন কদুয়া হাসানা করবেন আপনি আপনার বাপদাদা আপনার দেশ আপনার বুজুর্গ আপনার পীর আপনার সংগঠন আপনার দল আপনার মুরব্বী আপনার নেতা খেতা এরা আপনি যখন মুরব্বী মানবেন তখন কে রাসুলকে আপনি পাবেন এটাও একটা কি আমাদের বাধা চার নম্বরে কোরআন ও সই হাদিসের উপর নিজেদের বিবেককে প্রাধান্য দেওয়া নিজেদের বিবেক বিবেচনাকে কোরআন হাদিসের উপর প্রাধান্য দেওয়া এই জন্যে না এটা তো এমন ওইটা তো অমুক অমুক হুজুর তো এটা বলছেন অমুক কিতাবে লিখা আছে এটা অমুক মুফাসের এটা লিখেছেন অমুক এই কথা কইছেন এই সমস্ত অজুহাত দেয় না দেয় না দেয় দেয় না দেয় না কোরআন হাদিস দিয়ে মিলাদ করতে হবে তার দলিল দেয় না দেয় না একটা প্রশ্ন করি আপনাদের কোরআন হাদিস দিয়ে মিলাদ করতে হবে ঈদে মিলাদ উন্নবী করতে হবে এর দলিল দিয়েছে না দেয় নাই হুজুররা স্যাটেলাইটে বসে শুনছেন আপনারা এই কোরআনগুলি আয়াতগুলি নাজিলকে হুজুরদের উপরে হয়েছিল না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুঝলেন না যে আয়াতগুলো দিয়ে মিলাদ করতে হবে আপনার হুজুর বুঝলেন কথাটা বুঝছেন না বুঝেন নাই হাদিস দিয়ে দলিল দেয় ওই হাদিসগুলি কার রাসুল সাল্লাহ সাল্লামের কিনা তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলি বুঝেন না এগুলি দিয়ে মিলাদ করতে হবে মিলাদ উন্নমি করতে হবে তাহলে ডাল মে কুচ কালা হয় ঠিক না যেই কোরআন হাদিস দিয়ে দলিল দিচ্ছ ওই কোরআন হাদিস রাসুল পড়েন নাই আবু উমার উসমান পড়েন নাই আলী পড়েন নাই আহলে বাইতের সব পড়েন নাই সাহাবা ইকরাম শিখেন নাই তাবি পড়েন নাই ইমাম হানিফা রহমতুল্লাহ পড়েন নাই ইমাম মালিক রহমতুল্লাহ পড়েন নাই ইমাম শাহির রহমতুল্লাহ পড়েন নাই ইমাম আবু হামাদুল হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ পড়েন নাই ইমাম সাউরি ইমাম আউজা ইমাম ওয়াকি আবু ইসুফ আবু মোহাম্মদ এরা পড়ে নাই জানে নাই চারশো ছয়শো চার হিজরি পর্যন্ত এই ঈদে মিলাদুল নবী মিলাদ বলে কোনো জিনিস ছিল না তো চার ছয়শো বছর পর্যন্ত এরা হাদিস কোরআন শিখে নাই আপনি যে আয়াতগুলি পড়তেছেন হুজুর যেই কোরআনের আয়াত পড়ে দলিল দিচ্ছেন হাদিস পড়ে দলিল দিচ্ছেন তাহলে এত বড় বাটপার এত বড় মিথ্যুক যারা আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা বলে তারা রাসুলের ভালোবাসা কখনো হতে পারে তাদের অন্তরে কিঞ্চিত রাসুলের ভালোবাসা থাকতে পারে আমরা তো পাগলের মতো ছুটতেছি বিশেষ করে মা বোনরা মিলা টিলাদের ব্যাপারে খুব সজাগ স্বামী যদি একটু কম বেশ করে হ্যাঁ তুমি অমুক তোমার বাবার মৃত্যুবাসী পালন করবে না আমার ম্যারেজটা পালন করবে না আমার ছেলের জন্মদিন পালন করবে না অমুক তমুক এই সেই সয়বরাত অমুক বরাত মেয়েরা বেশিরভাগ আগ্রহী ঠিক কিনা অনেক সময় টাকা পয়সার ব্যাপার হ্যাঁ মুরগির রান পকেটের ব্যাপার কিন্তু মহিলারা বাধ্য করে অনেক সময় কি করে স্বামীকে বাধ্য করে খবরদার এই সমস্ত যারা মিথ্যা ভালোবাসার দাবিদার এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না তাহলে এই ধরনের মোল্লারা আমাদের রাসুলকে প্রকৃত ভালোবাসার জন্য বাধা এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে বিভিন্ন সন্দেহ বিভিন্ন সংশয় আমাদের মধ্যে তাহলে এত বড় দাঁড়িওয়ালা হুজুর উনি কি করেন হাদিস পড়েন নাই উনি কি জানেন নাই উনি কি বুঝেন না ঠিক আছে উনি বুঝেন তাহলে রাসুল বুঝেন না কি বলেন আপনারা যদি ধরে নিজে যে হুজুররা বুঝেন তাহলে রাসুল বুঝেন নাই আবু বুঝেন নাই উমার উসমান আলী বুঝেন নাই আবু হানিফা রহমতুল্লাহ বুঝেন নাই ইমামরা বুঝেন নাই মহাদ্দেশনরা বুঝেন নাই মুফাসিনরা বুঝেন নাই এটাই হবে না হবে না তাহলে আপনি যে মতটা যে কথা বলছে কথাটা বলতেছেন একটু কি বিবেকটাকে চিন্তা করে দেখেছেন না পাগল হয়ে মূর্খ হয়ে ধ্বজাধারী হয়ে এই ধরনের কথাগুলি বলতেছেন না আপনার ওখানে ধান্দা মান্দা কিছু রয়েছে পীরের সঙ্গে মুরিদদেরও ধান্দা থাকে ঠিক না কিছু ভাগ থাকে না থাকে না তাকে এক শ্রেণীর নামধারী আলেমদের নিরবতা যখন এই ধরনের বেদাত প্রচার প্রসার হচ্ছে সুন্নতের প্রচার প্রসার হচ্ছে না এক শ্রেণীর হুজুররা চুপচাপ কিছু এর বিরুদ্ধে বলে না তাহলে এটাও এটাও আমাদের জন্য বাধা তাহলে অমুক বড় হুজুরে বলেন নাই কেন তো আপনার বড় হুজুর না বললে সমস্ত হুজুরের যিনি হ্যাঁ শিক্ষক মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন আপনি সেটা মানবেন না এরপরে বেদাতি এবং পদভ্রষ্ট পাপিষ্ট হুজুরের সঙ্গে উঠা বসা করা যারা বেদাতি এই সমস্ত সংগঠন দল হুজুর বুজুর্গ মুক্তি শিক্ষক মহাজ্জেন এদের সঙ্গে উঠা বসা করা এদের সঙ্গে সংসর্গ রাখা সম্পর্ক রাখা দুর্বল এবং জাল হাদিসের অপপ্রচার জাল হাদিস দিয়ে ভরে দিয়েছে জয়ীফ হাদিস দিয়ে ভরে দিয়েছে সই হাদিসের কোনো খবর নাই যার ফলে আমরা রাসুলের প্রকৃত ভালোবাসা পর্যন্ত পৌঁছতেই পারছি না বিভিন্ন তরিকার পীরমা শাহেখের নিজস্ব রুচি ও পছন্দের তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে রাসুলের প্রকৃত ভালোবাসা থেকে দূরে রাখছে বন্ধুগণ সময় শেষ রাসুলকে ভালোবাসার বাস্তব কিছু চিত্র দেখতে চান আপনারা জানি না আপনাদের দু একটা বলবো কিনা ইনশাল্লাহ সামনের মাসে হয়তো এসে যাবে আমি যে বইটা থেকে আলোচনা করতেছি আপনাদের এই বইটার নাম হলো যে ভালোবাসা কাঁদালো বইটার নাম হলো যে ভালোবাসা কাঁদালো আশা করি সামনের মাসের প্রোগ্রামে আপনাদের হাতে দিতে পারবো এই বইটা এবং সিরাতুল হাবিব রাসুল সাল্লামের সিরাত এই দুইটা বই আমাদের ইনশাআল্লাহ হয়তো এক মাসের মধ্যে চলে আসবে আরও দুইটা বই ছাপছে একটা হলো শিক্ষক ছাড়া কোরআন শিক্ষার পদ্ধতি আপনি ঘরে বসেই কিভাবে কোরআন শিখতে পারবেন শিক্ষক ছাড়াই আর একটা বই হল বয়স বৃদ্ধির উপায় তাহলে বয়স বৃদ্ধির উপায় শিক্ষক ছাড়া কোরআন শিক্ষার পদ্ধতি সিরাতুর রসুল এবং যে ভালোবাসা কাদালো যে ভালোবাসা কাদালো বলতে রাসুলের ভালোবাসা আপনারা যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ পুরোটাই জানতে পারবেন আপনাদের জন্য সংক্ষেপে দুই একটা শুধু খুলে উদাহরণ দিচ্ছি এক নম্বর রাসুল সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ এবং সঙ্গী হওয়ার জন্য প্রচন্ড আশা ও আকাঙ্ক্ষা রাসুলের সঙ্গে কিভাবে হওয়া যায় আপনি কোনদিন ভাবছেন যে কেমতের রাসুলের সঙ্গে আমি কিভাবে থাকবো জান্নাতে রাসুলের সঙ্গে আমার হাসন নাসুর হবে রাসুলকে আমি সব সময় মনে প্রাণে ভালোবাসব এর বহু চিত্র রয়েছে তার মধ্যে সাহাবা একরামদের জীবনী থেকে আমরা দেখাতে চাই সেটা হলো কি আউবাকর রাজিল্লাহ তাল আনহু সবাই হিজরত করে মদিনায় যাচ্ছে আউবাকর আল্লাহ নবীকে বলছেন ইয়া রসুল্লাহ আমাকে হিজরতের অনুমতি দেন বলেন অপেক্ষা করো আউবাকর বুঝতে পারলেন তাহলে সঙ্গী হওয়া যাবে খুশিতে দুইটা উট পুষাল আরম্ভ করলেন এবং যখন হিজরতের নির্দেশ হয়ে গেল তখন বললেন ইয়া রসুল্লাহ আপনার সাথী হতে চাই আর কিছু আমি চাই না আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য আমরুবন রাবিয়া আমরুবন রাবিয়া রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ নবীর খিদমত কিছু পানি টানি আগায় দিয়ে বললেন সাল প্রশ্ন করো চাও আমরা যদি রাসুল সাল্লাম যদি আমাদেরকে চাইতে বলতেন তবে তো মেয়া রাসুল্লাহ একটা সুন্দরী বউ একটা ভালো চাকরি বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা টাকা পয়সা ঠিক কিনা জান্নাতে আপনার সাথী হতে চাই আল্লাহ একবার অন্য কিছু আমি চাই না জান্নাত আপনার স্বাধীন হতে চাই তোমার অন্য কিছু কয় না না অন্য কিছু না এটাই চাই আল্লাহ ছোট্ট বাচ্চা রাসুলের খিদমত করছেন সেও জানে রাসুলের সঙ্গী হওয়া সবচেয়ে বড় সৌভাগ্যবানের ব্যাপার আমরা এখন কি সঙ্গী হতে চাই কার সঙ্গে রাসুলের সঙ্গে একজন রাসুলের সঙ্গী হওয়ার আশা আকাঙ্ক্ষা করা এটা ভালোবাসার চিত্র আল্লাহ নবী আলাইসালাম জান্নাতের সঙ্গী হওয়ার জন্য একজন সাহাবি রাজি আল্লাহ তালা আনহু বাড়িতে গিয়ে স্মরণ করছে আমি মারা যাবো রাসুল মারা যাবেন রাসুল জান্নাত ফেরদাউসে থাকবে আমি থাকবো নিম্নমানের জান্নাতে তো রাসুলের সঙ্গে তো মরার পরে আর দেখার চান্স হবে না কাঁদতে কাঁদতে রাসুলের কাছে হাজির বলে আর রাসুল আল্লাহ আমার একটা কথা মনে পড়ছে আজকে বলে এই ঘটনা বলে কি বলে কি করলে মৃত্যুর পরে আপনার সঙ্গী থাকতে পারবো এমন একটা কাজ কি আছে আমাকে বলে দিবেন আল্লাহ নবীর জানা ছিল না কোরআন নাজিল হলো ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا যারা আল্লাহ আল্লাহ রসুলকে আনুগত্য করবে আল্লাহ আল্লাহ রসুলকে পরম ও চরম ভালোবাসবে তাদের কথায় মেনে চলবে তারা নবী রসুল সিদ্দিকিন সোহাদা সলহিনদের সঙ্গে জান্নাতে থাকবেন ওহাসনা উলাইকা রাফিকা আর কতই না তাদের চমৎকার হবে সঙ্গী সাথী আল্লাহ একবার আজ আমরা সঙ্গী হতে চাই নায়ক নায়িকাদের হিরোদের এরা তো কেমতে সব জিরো হবে হবে না হবে না কেমতের হিরো কে হবেন সমস্ত হিরোর হিরো কে হবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যার সুপারিশ ছাড়া আল্লাহ রব বিচার ফাইসলা শুরু করবেন না যার নখ জান্নাতের নখ করা ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ একবার তার সঙ্গী হওয়ার জন্য আশাকাঙ্ক্ষার চিত্র ছিল সাহাবা ইকরামদের আপনাদের বেশি বলা সম্ভব না আমি এটা বাদ দিয়ে এবার যাই দ্বিতীয় পয়েন্টে সেটা হলো যে রাসুল সাল্লাহ সাল্লাম উমার ফারুক রাজিল্লাহ তালানহু মৃত্যুর মৃত্যুর সময় তাকে বর্ষা মেরে আহত করা হয়েছে কাতরাচ্ছেন কঠিন জ্বালা মৃত্যু এই মূর্তির সঙ্গে পাঞ্জা নড়ছেন ওই মুহূর্তে তিনি ভেবেছেন কিসের কথা নিজের সুস্থ হওয়ার কথা না ধন দৌলতের কথা না বাচ্চা কাচ্চার কথা না ভেবেছেন রাসুল সাল্লাম যেখানে শুয়ে আছেন তার সাথে অবাকার শুয়ে আছেন ওর পাশে আমি কিভাবে শুইতে পারবো তাই নিজের ছেলে আবদুল্লাহকে ডেকে বললেন যাও আয়েশা রাজিল্লাহর কাছে গিয়ে বলো যেহেতু তার ঘর তিনি তার মালিক যে আমি আমার দুই সাথীর সঙ্গে শুয়ে আয়েশা রাজিয়াল্লাহ আনহা নিজের জন্য ওই জায়গাটা রেখেছিলেন মারা গেলে ওইখানে তার কবর দাফন হবে তিনি বললেন ঠিক আছে যাও তার ছেলে আবদুল্লাহ গিয়ে বললেন ওকে তিনি রাজি হয়েছেন ওমর ফারুক বললেন আমি তো এখনো খালিফাতুল মুসলিমিন তাহলে এখনো আমি বেঁচে আছি হয়তো খলিফা মুসলিমের জন্য মুসলিম মুসলমানদের খলিফার জন্য আমাকে দান করছে মরে যাওয়ার পরে আবার জিজ্ঞেস করবা দিবে কি না যদি হা বলে তাহলে আমাকে ওখানে মাটি দিবে আল্লাহ একবার এইভাবে রাসুল সাল্লামের বহু এরকম ইয়ে আছে আপনাদের বলে দিলাম বইটা পড়বেন দুই নম্বরে রাসুল সাল্লামের জন্য নিজের যান মাল উৎসর্গ করা যাকে যে ভালোবাসে তার জন্য জীবন দিতে রাজি ঠিক কিনা কিনা কি বলেন আপনারা হ্যাঁ রাসুল সাল্লামের জীবন নাশের আশঙ্কা চোখে অশ্রু হিজরতের সময় সরাকাবিন মালিক যখন একেবারে নিকটে আউবাকার ঝড় করে কাঁদতেছেন আল্লাহ রসুল বললেন আবাকার কেন কাঁদো কয়া রসুল্লাহ সুরাকা পিছনে ধরে ফেলবে আমার জন্য কাঁদি না আপনার জন্য আমি কাঁদি আল্লাহ একবার আমার জীবন চলে যা কিন্তু আপনি যেন জীবন না যাই যখন গাড়ে শহরের মধ্যে গুহার মধ্যে রসুসাল্লাম আর আবাকার বসেছিলেন কাপেররা হাঁটতেছে আল্লাহ আউবাকার ভয়ে কাঁপতেছে বলে কেন কাঁপতেছে বলে আপনার জন্য রসুল আল্লাহ এইভাবে রাসুলাম যুদ্ধের ময়দানে মেঘদাদ নিজেকে রাসুলের জন্য কি করে দিলেন ঢাল বানাই দিলেন ওবাই তলহাবিন ওবায়দুল্লাহ এবং তার সঙ্গী সাথী বারোজন সাহাবি ওহুদের যুদ্ধে নিজেদেরকে রাসুলের জীবন বাঁচাবের জন্য নিজেদের জীবন কি করে দিলেন শেষ করে ফেললেন এভাবে ওহুদের ইতিহাস পড়বেন দেখবেন সাহাবে কালাম কিভাবে তাদের জীবন দিয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে আবু তালহা রাসুল সাল্লাহ সাল্লামের জন্য নিজেকে ঢাল বানাই দিলেন আল্লাহ নবী গর্তে পড়ে গেছেন ওহুদের যুদ্ধে আবু তালহা নিজের বুক পেতে দিয়েছেন কাপেরদের আশির অধিক বর্ষা তলোয়ার আর তীর তার বুকের মধ্যে লেগেছে আল্লাহ নবী ইয়া রসুল্লাহ আপনি খবরদার মাথা উঁচু করবেন না তার বুক পেতে দিয়ে নিজের কাফেরদের সমস্ত তীর ধনুক আর বর্ষাকে বুকে পেতে মেনে নিয়েছেন রাসুলের জন্য নিজেকে ঢাল বানাইছেন নিজেদের জীবন এবং মাল দিয়ে তারা কি করেছেন আহবাকা রাসুল রাসুলসাল্লামের জন্য তার সমস্ত সম্পদকে দান করে দিয়েছেন আর আবুবাকার যিনি ইসলাম গ্রহণ করেন চল্লিশ হাজার দিনার স্বর্ণ দিনার এক দিনার স্বর্ণ সোয়া চার সাড়ে চার গ্রাম এক দিনার স্বর্ণ কত সাড়ে চারশো গ্রাম তাহলে চল্লিশ হাজার দিনার আউবাকারণী ইসলাম গ্রহণ করেছিলেন যা সবকিছু করে দিয়েছিলেন কি রাসুলের জন্য দান করেছিলেন তাবুকের যুদ্ধের দিন বলেছিলেন আল্লাহ আল্লাহ রসুলকে ঘরে রেখে আসলাম বাড়িতে কিছুই রাখি নাই আল্লাহ আকবর এই ছিল তাদের ভালোবাসার বাস্তব আমরা আজকে যেই রাসুলের দিনকে কায়েম করার জন্যে প্রতিষ্ঠা করার জন্য সাহাবা নিজেদের তাজা খন বয়ে দিয়েছেন আমরা ওই দিনকে রুটি হালুয়া রুটি আর টাকার পরিবর্তে বিক্রি করে রাসুলের মহব্বতের দাবি করি কি বলেন মৃত্যুর ভালোবাসার কোনো স্থান নেই ইসলামে বন্ধুগণ এছাড়া আরও রাসুল সাল্লামের ভালোবাসার জন্য তার আনুগত্য তার অনুসরণ তার অনুকরণ তার অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে রুকু অবস্থায় কেবলা পরিবর্তন আল্লাহ নবীর সঙ্গে একজন সাহাবি কেবলা পরিবর্তন হয়েছে আল্লাহ মদিনায় গিয়ে ষোলো সতেরো মাস বাইতুল মাকদিসের দিকে মুখে নামাজ পড়েছেন এরপরে কেবলা চেঞ্জ হয়ে গেছে বাইতুল্লাহ কাবার দিকে নামাজ পড়া শুরু করছেন একজন সাহাবি রাসুলের সঙ্গে নামাজ পড়ে যাচ্ছেন এখন যেখানে কেবলা যেখানে আপনার কি বলে কেবলাতেন মসজিদ আল্লাহ নবী কেবলা পরিবর্তন করছেন আল্লাহ নবীর এই সংবাদ সাহাবা ইকরাম সালমা কবিলাই এরা নামাজ পড়তেছেন আসরের নামাজ বলেন ও শুনে রাখো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ নবী কেবলা পরিবর্তন করে মক্কার দিকে নামাজ পড়তেছেন সাহাবা ইকরাম অত অবস্থায় ঘুরে গিয়ে ইমাম মুক্ত সবাই ঘুরে গিয়ে নামাজ পড়া শুরু করেছে কেবলার দিকে আল্লাহ আকবর এখন দেখি কি হলো আজকে তো আমরা মাঝাবে তাহলে কি আছে হুজুরে কি কইছে অমুক কিতাবে কি হলো এত কিছু লেখা দেখি ভালোবাসা এটা পরিচয় নয় এরপরে যেটা হলো যে মদ যখন হারাম হয়ে গেল আনাসবিন মালিক বলেন মদ হারামের সংবাদ আসলো আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছিলাম সঙ্গে সঙ্গে সব কিছুকে ফেলে দিয়ে ভেঙে দিয়ে মদিনার অলিগলিতে কি হয়ে গেল মদের বন্যা বয়ে গেল এইভাবে রাসুল সাল্লামের নির্দেশ তৈরি ঘড়িতে পালন আল্লাহ নবী খৈবরের যুদ্ধে আগ পর্যন্ত গাধার গোস্ত খাওয়া যাইছিল খৈবারের যুদ্ধে সাহাবে একলাম ক্ষুধার্ত যুদ্ধরত যুদ্ধ করে ক্ষুধার্ত খাবে গোস্ত পাকায় টাকায় এবার কি করবেন পাক করে খেতে বসবেন এই মুহূর্তে বললেন আল্লাহ নবীর পক্ষ থেকে ঘোষণা হলো সমস্ত কি বলে গাধার গোস্ত হারাম আমরা তো ভাবতাম আরে একটু খেয়ে নি তারপরে কি হবে দেখা থাকে ক্ষুধা লাগছে না ওই মুহূর্তে ক্ষুধার তোর ক্ষুধার জ্বালা সব মাটির মধ্যে ফেলে দিলেন মহিলারা আল্লাহ নবী আলাইসালাম দেখলেন নারীরা পুরুষরা নামাজ পড়ে একই সঙ্গে তারা রাস্তা দিয়ে বের হয়ে যায় আল্লাহ নবী বললেন ওই মহিলারা তোমাদের জন্য এইভাবে নারী পুরুষ অবাধ মেলামেশা করে এই নামাজ পড়ে চলা ঠিক নয় তোমরা রাস্তার এক কিনারা দিয়ে চলবে রাস্তার মধ্য দিয়ে চলবে না বর্ণায় আছে যে ওই যুগের নারীরা রাস্তার সঙ্গে এমনভাবে জড়িয়ে যেত যে তাদের বোরকা কাপড় রাস্তার ওই সমস্ত তার তার কাটামাটা যা ছিল গাছ টাছের সঙ্গে লাগাই যেত আল্লাহ আকবর এখন তো মেয়েরা কি মধ্য রাস্তায় চলে পুরুষ দেখলেও চলে না পারলে ধাক্কা দিয়ে ফেরাই দেয় হাউলা খুয়া চিল্লা একজন মহিলা তার এক বাচ্চার হাতে দুইটা স্বর্ণের অলঙ্কার দুইটা চুরি বালা নিয়ে হাজির আল্লাহ নবী বললেন এটা কি জাকাত দাও কয় না জাকাত তো দিনা কয় তুমি কি চাও জাহান নামের আগুন দিয়ে দুইটা বালা পরিয়ে দেওয়া হোক তার হাতে না রসুল্লাহ সঙ্গে সঙ্গে তার মেয়ের থেকে বালা দুইটা খুলে বললেন এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য দান করে দিলাম আল্লাহ একবার সাথে সাথে পালন আজ বলি পর্দা করো বলে এখনো বয়স হয় নাই এখনো তো মা হয় নাই এখন তো দাদি হই নাই নানি হই নাই দায়ী রাখো না কেন বলে বিয়েই করি নাই বিয়ে করছিল পোলা হয় নাই পোলা হয়েছে বলে ইয়ে হই নাই শ্বশুর হয় নাই শ্বশুর বলে দাদা হই নাই এই তরিত ঘড়িত রাসুলের সুন্নতের আমলের আমাদের প্রচন্ড অভাব ভালোবাসার দাবি করে শুধু আমরা দাবি করলে হবে না এছাড়া রাসুল সাল্লামের সুন্নত রাসুলের দিন কায়েমের জন্য তাদের সাহায্য সহযোগিতার অনেক চিত্র রয়েছে আমরা আর সেটা আজকে বলতে পারছি না একটা শুধু বলে শেষ করব সেটা হলো কি যে নিজে আল্লাহর রাহে যান দিয়ে অন্যদেরকে নির্দেশ দেওয়া যান দিয়ে রসুল সাল্লামের বার্তা পৌঁছানো এরপরে কঠিন সংকট অবস্থায় কি করা শূন্যতের বাস্তবায়ন করা এরপরে মুরতাদকে মুরতাদের সঙ্গে যুদ্ধ করার জন্য একটা শুধু ঘটনা বলি আপনাদেরকে খাদেম বারা ইবনে মালিক বারে ইবনে মালিক যখন মুসালাতুল কাজাব মিথ্যা নবীদার যখন এই বের হলো তো এদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত সাহাবারা গেলেন ওরা করলো কি একটা কেল্লার মধ্যে ঢুকে গিয়ে দরজা গেট বন্ধ করে দিল বারা ইবনে আজব বললেন এক কাজ করো এখন তো ভিতর থেকে গেট না খুললে তো ওদের সঙ্গে যুদ্ধ করার কোনো বুদ্ধি নেই আমাকে তোমরা ধরে ফেঁকে দাও কেল্লার মধ্যে জীবন বাজি দিয়ে রাসুলের দিন কায়েমের জন্যে তারা সবাই মিলে যখন ফেলে দিল ভিতরে গিয়ে তাদের সঙ্গে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে নিজের অবস্থা কঠিন কিন্তু গেট খুলে খুলতে সম্ভব হলো এরপরে সাহবাহাম ঢুকে তাদেরকে তাদেরকে ধরে তারপরে তাদেরকে জন্ধুবন্দি করে নিয়ে আসলে তো এইভাবে বহু ঘটনা আছে আপনার এখানে প্রায় রাসুলসাল্লামের ভালোবাসার এখানে প্রায় পঞ্চাশ ষাটটা চিত্র আছে কিভাবে ভালোবেসেছেন তারা আমরা সেটাকে অনুসরণ অনুকরণ করার চেষ্টা করব সর্বশেষ আপনাদের বলবো ভালোবাসার দাবিতে আজ আমরা যেন উপসে না পড়ি ভালোবাসার দাবি এক সাধারণ মানুষের ভালোবাসা কি রাসুলের ব্যক্তিত্বকে ভালোবাসি রাসুল সর্বশেষ নবী আখিরি নবী অমুক তমুক এই সেই রাসুলের মর্যাদা অনেকটাই ভালোবাসি কিন্তু এর আমল করতে হবে তাকে মানতে হবে এটা মানে এটা সাধারণ মানুষের ভালোবাসা দুই নম্বর রাসুলকে ভালোবাসা দেখায় কারা পেট পকেটের হুজুররা আছে না নাই কারণ এটা করে কিছু পেটে টাকা খাওয়া যাবে পেটে আর পকেটে ই যাবে টাকা যাবে এই ভালোবাসার দাবিদার আর তিন নম্বরে ভালোবাসা যারা কি একটু সীমা রেখার মধ্যে ওর মাঝাব ওর দল ওর বুজুর্গ ওর ইমাম ওর পীর ওর তরিকা ওইখানে যতটুকু ভালোবাসার কথা আছে ভালোটুকু ভালো মন্দটুকু মন্দ জালো যা সহি সহি সহি সব গজা খিচড়ি মিলে ভালোবাসে এই তিন দলের ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয় এই জন্য আসুন লাস্টে আমরা আজকে অঙ্গীকার নিয়ে যাই আমরা ঘড়ি ঠিক করতে চাই আমাদের সময় ঠিক করতে চাই না চাই না এটা একটু ঝুলে দেন আমার ঘড়িটা আপনাদেরকে একটু দেখায় স্মরণ করে দিই যে আমাদের অখারাজ বন্ধু বন্ধু মনোপ্রবেশ বন্ধুগণ আমাদের ঘড়ি ঘড়িজু ঠিক করতে চাই তাহলে আমাদেরকে রাসুল সাল্লামকে ভালোবাসতে হলে প্রকৃত ভালোবাসার যে আলামত আমাদের মধ্যে নিয়ে আসতে হবে কোরআন সন্ধ্যা পড়তে হবে বাড়িতে কোরআন রাখতে হবে ছেলে মেয়েকে পড়াতে হবে বন্ধু বান্ধবকে দিতে হবে এর দাওয়াত প্রচার ও প্রসার করতে হবে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এই সঠিক দিনের জন্য নিজের যত সম্ভব দাওয়াত তবলিক করতে হবে রাসুলের রেখে যাওয়া দাওয়াত তবলিক করতে হবে কোন বুজুর্গ কোন হুজুর কে কি করছে কোন সংগঠনে কি গবেষণা করছে এগুলি সব বাদ দিয়ে আমাদেরকে রাসুলে রেখে যাওয়া মানতের সঙ্গে সম্পর্ক করতে হবে তাহলেই আমরা সঠিক আকিদা আমাদের আনতে হবে রাসুলের আকিদা আমাদের আকিদা হতে হবে রাসুলের আমল আমাদের আমল হতে হবে রাসুলের জিন্দিগি আমাদের জিন্দিগি হতে হবে রাসুলের পোশাক আমাদের পোশাক হতে হবে রাসুলের চলা ফেরা ওঠা বসা লেনদেন সবকিছু আমাদের জীবনে বাস্তবায়ন করলে রাসুলের সর্বাঙ্গিক জীবনকে আমাদের জীবনে মিলিয়ে দিতে পারলে আমাদের হবে কি প্রকৃত ভালোবাসা প্রকৃত আমাদের ঘড়ি ঠিক হয়ে যাবে আর এই নিয়ে আমরা জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ কেমতের মাঠে রাসুলের সুপারিশ পাবো ইনশাআল্লাহ আকুল কাউলি হাজা استغفر الله لي ولكم وسائر المسلمين فاستغفروه وسلام على محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته